উনিশশো পঁচিশ ইয়াহিয়া ইবনে কাজা আ রহমতুল্লাহ আয়সা রতিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলেন উৎপা ইবনে আবু বাক্কাস তার ভাই সাদ ইবনে আবু বাক্কাস রতিয়াল্লাহ তালানাকে ওসিয়াত করে যান যে জাম আর বাদির গর্ভস্থিত পুত্র আমার অরসজাত তুমি তাকে ভ্রাতুষপুত্র রূপে তোমার অধীনে নিয়ে আসবে আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন মক্কা বিজয়কালে ওই ছেলেটিকে সাহায্য ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু নিয়ে নিলেন এবং বললেন এ তোমার ভাইয়ের পুত্র তিনি আমাকে এর সম্পর্কে ওয়াসিয়াত করে গেছেন এদিকে জাম আর পুত্র আবু দাবি করে যে এ আমার ভাই আমার পিতার বাদীর পুত্র তার শয্যা সঙ্গিনীর গর্ভে জন্মগ্রহণ করেছে তারপর উভয় নবী সাল্লাহ সাল্লামের কাছে গেলেন সাদ বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ আমার ভাইয়ের পুত্র সে এর ব্যাপারে আমাকে অবসেত করে গেছে এবং আবদেবনে আ বললেন আমার ভাই আমার পিতার দাসের পুত্র তার সঙ্গে সাইনির গর্ভে যন্ত্র জন্মগ্রহণ করেছে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আবদেবনে আ এ ছেলেটি তোমার প্রাপ্য তারপর নবী সাল্লাম বললেন শয্যা যার সন্তান তার ব্যবচারী যে বঞ্চিত সে এরপর তিনি নবী সাল্লা নবীর সহধর্মিনী সাউদা বিনতে জামা রদিয়াল্লাহকে বললেন তুমি ওই ছেলেটি থেকে পর্দা করবে কারণ তিনি ওই ছেলেটির মধ্যে উদ্ভাস সাদৃশ্য দেখতে পান ফলে মৃত্যু পর্যন্ত ওই ছেলেটি আর সাউদা রদিয়াল্লাহ তালাকে দেখেননি দেখেনি উনিশশো ছাব্বিশ আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে পার্শ্বফলাবিহীন তার পার্শ্বফলাবিহীন তীর দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যদি তীরে ধারালো পার্শ্ব আঘাত করে তবে সে শিকারকৃত জানোয়ারের গোছ খাবে আর যদি এর ধারহীন পার্শ্বের আঘাতে মারা যায় তবে তা খাবে না কেননা তা প্রহারে মৃত আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাম আমি বিসমিল্লা পরে আমার শিকারে কুকুর ছেড়ে দিয়ে থাকি পরে তার সাথে শিকারের কাছে অনেক সময় অন্য কুকুর দেখতে পাই যার পর আমি বিসমিল্লা পড়িনি এবং আমি জানি না যে উভয়ের মধ্যে কে শিকার ধরেছে তিনি বললেন তুমি তা খাবে না তুমি তা তোমার কুকুরের ওপর বিসমিল্লা পড়েছ অন্যটির ওপর পড়ো নাই বারোশো আশি পরিচ্ছেদ সন্দেহযুক্ত থেকে বাঁচা উনিশশো সাতাশ কাবিসা রহমতুল্লা আলী আনাস রাতিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলেন একবার পথ অতিক্রমকালে নবী সাল্লা সাল্লাম পড়ে থাকা একটি খেজুর দেখে বললেন যদি এটা সৎকার খেজুর বলে সন্দেহ না হতো তবে আমি তা খেতাম আবুরা হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাম্মাম রহমতুল্লা আলী নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমার বিছানায় পড়ে থাকা খেজুর আমি পাই বারোশো একাশি পরিচ্ছেদ ওয়াসওয়াসা ইত্যাদিকে যে সন্দেহ বলে গণ্য করে না উনিশশো আঠাশ আবু নোয়াইম রহমতুল্লাহ আব্বাদ এবনে তামিমের চাচা আবদুল এবনে জায়দ এবনে আসিম আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সালাত আদায় কালে তার অজু ভঙ্গের কিছু হয়েছে বলে মনে হয় এতে কি সে সালাদ ছেড়ে দেবে তিনি বললেন না যতক্ষণ না সে আওয়াজ শুনে বা দুর্গন্ধ টের পায় অর্থাৎ নিশ্চিত না হয় ইবনে আবু হাফসা রহমতুল্লা আলী জহুর আলী থেকে বর্ণনা করেন তুমি গন্ধ না পেলে অথবা আওয়াজ না শুনলে অজ্য করবে না উনিশশো উনত্রিশ আহমদ ইবনে মিকদাম হিজলি ইজলি রহমতুল্লাহ আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে কিছু সংখ্যক লোক বলল ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম বহু লোক আমাদের কাছে কোচ নিয়ে আসে আমরা জানি না তারা বিসমিল্লাহ পরে জব করেছিল কি না নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা এর উপর আল্লাহ নাম লও এবং তা খাও বস বসার শিকার হয় না বারোশো বিরাশি পরিচ্ছেদ বান আল্লাহর বাণী যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক তখন তারা সেদিকে ছুটে গেল উনিশশো তিরিশ তালুক ইবনে গান্নাম রহমতুল্লাহ জাবির রতিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলাম তখন সিরিয়া হতে একটি ব্যবসায়ী কাফেলা খাদ্য নিয়ে আগমন করল লোকজন সকলেই সেদিকে চলে গেলেন নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে মাত্র বারো জন থেকে গেলেন এ প্রসঙ্গে নাজিল হলো যখন তারা দেখলো ব্যবসা কৌতুক তখন তারা সেদিকে ছুটে গেল বারোশো তিরাশি পরিচ্ছেদ যে ব্যক্তি কোথা থেকে সম্পদ উপার্জন করলো তার পরোয়া করে না উনিশশো একত্রিশ আদম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোথা থেকে অর্জন করলো হালাল থেকে না হারাম থেকে বারোশো চুরাশি পরিচ্ছেদ কাপড় ও অন্যান্য দ্রব্যের ব্যবসা আল্লাহ তালার বাণী সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে বিরত রাখে না সুরানুর নূর কাতাদা রহমতুল্লাহ বলেন লোকেরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য করতেন এবং যখন তাদের সামনে আল্লাহর কোনো হক এসে উপস্থিত হতো তখন তাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে বিরত রাখত না যতক্ষণ না তারা আল্লাহর সমীপে তা আদায় করে দিতেন উনিশশো বত্রিশ আবু আসিম রহমতুল্লাহ আবুল মিনহাল রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সোনার রূপার ব্যবসা করতাম এ সম্পর্কে আমি জাহেদ ইবনে আরকাম রাহাদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাজল ইবনে ইয়াকুব রহমতুল্লা আলী অন্য সারাদে আবুল মিনহাল রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বারা ইবনে আজ এবং জাহেদ ইবনে আরকাম রাদি আল্লাহকে সোনার উপর ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা উভয় বললেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর যুগে ব্যবসায়ী ছিলাম আমরা তাকে সোনা রূপার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যদি হাতে হাতে নগদ হয় তবে কোনো দোষ নেই আর যদি বাকি হয় তবে দুরস্ত নয় বারোশো পঁচাশি পরিচ্ছেদ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য বের হওয়া মহান আল্লাহর বাণী তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহের সন্ধান করো উনিশশো তেত্রিশ মোহাম্মদ রহমতুল্লাহ ওবায়দুল ওবায়দুল্লাহ ইবনে উমাই রহমতুল্লাহ থেকে বর্ণিত যে আবু মুসা আশারি রাদি আল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ এর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি সম্ভবত তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন তাই মুসা আবু মুসা রদিউল্লাহ ফিরে আসেন পরে ওমর রদিউল্লাহ পরেশান হয়ে বললেন আমি কি আব্দুল ইবনে কায়েস আবু মুসার নাম এর আওয়াজ শুনতে পাইনি তাকে বলতে তাকে আসতে বলো কে বলল তিনি তো ফিরে চলে গেছেন ওমর রাদিয়াল তাকে ডেকে পাঠালেন তিনি উপস্থিত বললেন আমাদের এরূপে নির্দেশ দেওয়া হয়েছে ওমর রাদিয়াল বললেন তোমাকে এর উপর সাক্ষী পেশ করতে হবে আবু মুসা রতিয়ালতালনে ফিরে গিয়ে আনসারদের এক মজলিসে বসে তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করলেন তারা বললেন এ ব্যাপারে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দেবে তিনি আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন অমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে সে হাদিসটি শুনে বললেন কি আশ্চর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ কি আমার কাছ থেকে গোপন রয়ে গেল আসল ব্যাপার হলো বাজারে ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসায়ের জন্য বের হওয়া আমাকে অনবহিত রেখেছে বারোশো ছিয়াশি পরিচ্ছেদ সমুদ্রে নৌপথে ব্যবসা বাণিজ্য করা মাতার রহমতুল্লা আলী বলেন এতে কোনো দোষ নেই এবং তা যথাযথ বলে আল্লাহ কোরআনে এর উল্লেখ করেছেন তারপর তিনি তেলাত করলেন এবং তোমরা এতে নৌযানকে দেখতে পাও তার বুক চিরে চলাচল করে বা এজন্য যে তার অনুগ্রহের অনুসন্ধান করতে পারো আয়াতে উল্লেখিত আল ফুলক শব্দের অর্থ নৌযান এক বচন ও বহু বচনে সমভাবে ব্যবহৃত হয় মুজাহিদ রহমতুল্লাহ বলেন নৌযান বায়ু বিদীর্ণ করে চলে এবং নৌযানের মধ্যে বৃহৎ নৌযানই বায়ুতে বিদীর্ণ করে বায়ু চলে লাইস রহমতুল্লাহ আবু হুরেরা রাদি আল্লাহ তালানের সূত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা থেকে বর্ণিত যে তিনি বনে ইসরায়েলের যে অনেক ব্যক্তির আলোচনায় বলেন সে নদীপথে বের হল এবং নিজের প্রয়োজন সেরে নিল এরপর রাবি পুরো হাদিসটি বর্ণনা করেন বারোশো সাতাশি পরিচ্ছেদ আল্লাহর বাণী যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল এবং আল্লাহর বাণী সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ জিকির থেকে গাফিল রাখে না কাতাদার রহমতুল্লা বলেন সাহাবগণ রদি আল্লাহ তালা আনহু ব্যবসা বাণিজ্য করতেন বটে কিন্তু যখন তাদের সামনে আল্লাহর কোনো হক এসে উপস্থিত হতো যতক্ষণ না তারা এ হক আল্লাহ সম্পূর্ণ আদায় করে দিতেন ততক্ষণ ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারত না উনিশশো চৌত্রিশ মোহাম্মদ রহমতুল্লাহ জাবির রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে জুম্মার দিন সালাত আদায় করছিলাম এমন সময় এক বাণিজ্যিক কাফেলে এসে হাজির হয় তখন বারো জন লোক ছাড়া সকলে কাফেলের দিকে ছুটে যান তখন এ হাত নাজিল হয় যখন তারা দেখলো ব্যবসা করত তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল বারোশো অষ্টআশি পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী তোমরা যা উপার্জন করো তার মধ্যে উৎকৃষ্ট থেকে ব্যয় করো উনিশশো পঁয়ত্রিশ ওসমান ইবনে আবু সাহেবা রহমতুল্লাহ আলী আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার ঘরের খাদ্য থেকে ফাঁসাতের উদ্দেশ্য ছাড়া ব্যয় করে তখন তার জন্য সোয়াব রয়েছে এবং তার জন্য সওয়াব রয়েছে তা খরচ করার তার স্বামীর জন্য সওয়াব রয়েছে তার উপার্জনের এবং রক্ষণকারীর জন্য অনুরূপ রয়েছে তাতে কারো কারণে কারোর সওয়াব কিছুই কমবে না কম হবে না উনিশশো ছত্রিশ ইয়াহিয়া ইবনে জাফর রহমতুল্লাহ আবু রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো মহিলা তার স্বামীর উপার্জন থেকে তার অনুমতি ছাড়াই ব্যয় করবে তখন তার জন্য অর্ধেক সব রয়েছে বারোশো উননব্বই পরিচ্ছেদ যে ব্যক্তি জীবিকায় বৃদ্ধি কামনা করে উনিশশো সাতত্রিশ মোহাম্মদ ইবনে আবু ইয়াকুব কির মানি রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রদিউল্লাহ থেকে বন্ডিত তিনি বলেন আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে সদাচরণ করে বারোশো নব্বই পরিচ্ছেদ নবী সাল্লাম কর্তৃক বাকিতে খরিদ করা উনিশশো আটত্রিশ ইবনে আসাদ রহমতুল্লাহ আমাস রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম রহমতুল্লাহ এর কাছে বাকিতে ক্রয়ের জন্য বন্ধক রাখা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তখন তিনি বলেন আসওয়াদ রহমতুল্লাহ আয়সর রদি আল্লাহ তালা আনহা থেকে আমার কাছে বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম জনৈক ইয়াহুদের নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্ম বন্ধক রাখেন উনিশশো মুসলিম ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাউসাব রহমতুল্লাহ আনাস ইবনে মালিক আল্লাহ থেকে বর্ণিত যে একবার তিনি যবের আটা ও পুরনো গন্ধযুক্ত চর্বি নিয়ে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট উপস্থিত হলেন রাবি বলেন আমি তাকে বলতে শুনেছি যে মদিনে অবস্থানকালে তার বর্মজনক ইয়াহুদের নিকট বন্ধক রেখে তিনি নিজ পরিবারের জন্য তার থেকে জাপ খরিদ করেন রাবি কাতাদ রহমতুল্লাহ বলেন আমি তাকে আনাজ রদিউল্লাহকে বলতে শুনেছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের কাছে একশা পরিমাণ গম বা একশা পরিমাণ আটাও থাকতো না অথচ সে সময় তারা নয়জন সহধর্মিণী ছিলেন বারোশো একানব্বই পরিচ্ছেদ লোকের উপার্জন এবং নিজ হাতে কাজ করা উনিশশো চল্লিশ ইসমাইল ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আয়সা রদিউল্লাহ তাল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন যখন আবু বকর সিদ্দিক আল্লাহ তাল্লাহকে খলিফে বানানো হলো তখন তিনি বললেন আমার কম জানে যে আমার উপার্জন আমার পরিবারের ভরণ পোষণে অপর্যাপ্ত ছিল না কিন্তু এখন আমি মুসলিম জনগণের কাছে জনগণের কাজে সার্বক্ষণিক ব্যাপৃত হয়ে গেছি অতএব আবু বকরের পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য গ্রহণ করবে এবং আবু বকর রাজিয়াল্লাহ মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে উনিশশো একচল্লিশ মোহাম্মদ রহমতুল্লাহ আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিগণ নিজেদের কাজকর্ম নিজেরা করতেন ফলে তাদের শরীর থেকে ঘামের গন্ধ বের হতো সেই জন্য তাদের বলা হলো যদি তোমরা গোসল করে নাও তবে ভালো হয় হাম্মাম রহমতুল্লাহ আয়সা রাদি আল্লাহ তালা আহ্না থেকে হাদিসটি বর্ণনা করেছেন উনিশশো বিয়াল্লিশ ইব্রাহিম ইবনে মুসার রহমতুল্লাহ আলী মিকদাম রহমত রাদি আল্লাহ তালা সূত্রে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন নিজ হাতে উপার্জিত জীবিকার খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না আল্লাহ নবী দাদ আলাইসাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন উনিশশো তেতাল্লিশ ইয়াহিয়া ইবনে মুসা রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন থেকে খেতেন উনিশশো চুয়াল্লিশ ইয়াহিয়া ইবনে বুকাই রহমতুল্লাহ আলী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেওয়া উত্তম কারো কাছে সওয়াল করার চাইতে যার কাছে যাবে সে দিতেও পারে অথবা নাও দিতে পারে উনিশশো পঁয়তাল্লিশ ইহাইয়া ইবনে মুসা রহমতুল্লা আলী জুবাই ইবনে আও আম রাদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কারো পক্ষে তার রুচি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া তার সওয়াল করা থেকে উত্তম আবু নুয়াইম রহমতুল্লাহ বলেন মোহাম্মদ ইবনে সোয়াব ও ইবনে নুমাই আলী হিসাম রহমতুল্লাহ এর মাধ্যমে তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেছেন বারোশো বিরানব্বই পরিচ্ছেদ ক্রয় বিক্রয়ে নম্রতা ও সদ্ব্যবহার আর যে ব্যক্তি তার পাওনা তাগাদা করে সে যেন অন্যায় বর্জন করে তাগাদা করে উনিশশো সাতচল্লিশ আলী ইবনে আয়াস রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্রয় বিক্রয় এবং পাওনা দেয় নগ্ন ব্যবহার করে আল্লাহ তালা তার উপর রহম করুন রহম করুন বারোশো তিরানব্বই পরিচ্ছেদ সচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়া উনিশশো সাতচল্লিশ আহমদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তীগণের মধ্যে এক ব্যক্তির রুহের সাথে ফেরেস্তা সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন তুমি কি কোনো নেক কাজ করেছো লোকটি উত্তর আমি আমার কর্মচারীদের আদেশ করতাম যে তারা যেন সচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় এবং তার উপর পিড়াপিড়ি না করে রাবি বলেন তিনি বললেন তিনি বলেছেন ফেরেস্তারাও তাকে ক্ষমা করে দেন আবু মালিক রহমতুল্লা আলী ইবনে হিরাস রহমতুল্লাহ সূত্রে বর্ণনা করেন আমি সচ্ছল ব্যক্তির ব্যাপারে সহজ করতাম এবং অভাবগ্রস্তকে অবকাশ দিতাম সুবা রহমতুল্লা আলী আব্দুল মালিক রহমতুল্লা আলী থেকে অনুরূপ বর্ণনা করেন আবু আও আনা রহমতুল্লাহ আব্দুল মালিক রহমতুল্লাহ সূত্রে বর্ণনা করেন আমি সচ্ছলকে অবকাশ দিতাম এবং অভাবগ্রস্তকে মাফ করে দিতাম এবং নুআইম ইবনে আবু হিন্দ রহমতুল্লাহ রিবি রহমতুল্লাহ সূত্রে বলেন আমি সচ্ছল ব্যক্তি থেকে গ্রহণ করতাম এবং অভাবগ্রস্তকে ক্ষমা করে দিতাম বারোশো চুরানব্বই পরিচ্ছেদ অভাবগ্রস্তকে অবকাশ প্রদান করা উনিশশো আটচল্লিশ হিসাম ইবনে আম্মার রহমতুল্লাহ আবু হুরার রাদিয়াল্লাহ তাল্লাহ সূত্রে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন জনৈক জনৈক ব্যবসায়ী লোকদের ঋণ দিত কোনো অপপ্রস্তকে দেখলে সে তার কর্মচারীদের বলতো তাকে সে তার কর্মচারীকে বলতো তাকে মাফ করে দাও হয়তো আল্লাহ তালা আমাদের মাফ করে দেবেন এরপরে আল্লাহ তালা তাকে মাফ করে দেন বারোশো পঁচানব্বই পরিচ্ছেদ ক্রেতা বিক্রেতা কর্তৃক কোনো কিছু গোপন না করে পণ্যের পূর্ব পূর্ণ পূর্ণ অবস্থা বর্ণনা করা এবং একে অন্যের কল্যাণ কামনা করা আদ্দা ইবনে খালিদ রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাকে লিখে দেন যে এটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদা ইবনে খালিদ রদিয়াল্লাহ থেকে খরিদ করলেন এ হলো এক মুসলিমের সঙ্গে আর এক মুসলিমের ক্রয় বিক্রয় এতে নেই কোনো খুঁত কোনো অবৈধতা এবং গায়লা কাতাদা রহমতুল্লাহ বলেন গায়লা অর্থ ব্যবিচার চুরি ও পালায়নের অভ্যাস ইব্রাহিম নাকি রহমতুল্লাহকে বলা হলো কোন কোন দালাল খুরাসান ও সিজিস্তান এর খাস বার্ষি নাম উচ্চারণ করে এবং বলে এটি কালকে এসেছে খোরাসান থেকে আর এটি আজ এসেছে সিজিস্তান থেকে তিনি এরব বলাকে খুবই গর্বিত মনে করলেন অক্ষয় ইবনে আমির রহমতুল্লাহ বলেন কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে সে কোনো পণ্য বিক্রি করবে করছে এবং এর দোস্তুটি জেনেও তা প্রকাশ করে না উনিশশো উনপঞ্চাশ সুলাইমান ইবনে হারব রহমতুল্লা আলী হাকিম ইবনে হিসাম রাদিউল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ জ্ঞাপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত চলে যাবে বারোশো ছিয়ানব্বই পরিচ্ছেদ মিশ্রিত খেজুর বিক্রি করা উনিশশো পঞ্চাশ আবু নোয়াইম রহমতুল্লাহ আবু সৈয়দ খুজুর রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের মিশ্রিত খেজুর দেওয়া হতো আমরা তার দুশা একশা এর বিনিময়ে বিক্রি করতাম নবী সাল্লাহ সাল্লাম বললেন একশা এর পরিবর্তে দুশা এবং এক দিরহামের পরিবর্তে দু দিরহাম বিক্রি করবে না বারোশো সাতানব্বই পরিচ্ছেদ কোষ বিক্রেতা ও কষায় প্রসঙ্গে উনিশশো একানব্বই উনিশশো একান্ন ওমর ইবনে হাফস রহমতুল্লাহ আলহ আবু মাসউদ রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আবু সোহাইব নামক জনিক আনসারি এসে তার কষাই গোলামকে বললেন পাঁচ জনের উপকার উপযোগী খাবার তৈরি করো আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ পাঁচজনকে দাওয়াত করতে চাই তার চেহারায় আমি ক্ষুধার চিহ্ন দেখতে পেয়েছি তারপর সে লোক এসে দাওয়াত দিলেন তাদের সঙ্গে আরেকজন অতিরিক্ত এলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন এ আমাদের সঙ্গে এসেছে তুমি ইচ্ছা করলে একে অনুমতি দিতে পারো আর তুমি যদি চাও সে ফিরে যাক তবে সে ফিরে যাবে সাহাবি বললেন না বরং আমি তাকে অনুমতি দিলাম বারোশো আটানব্বই পরিচ্ছেদ মিথ্যা বলা ও দোষ গোপন করার ক্রয় বিক্রয়ের বরকত নষ্ট হওয়া উনিশশো বান্ন বদল ইবনে মোহাব্বার রহমতুল্লা আলাই হাকিম ইবনে হিসাম রাদিউল্লাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে যদি তারা সত্য বলে ও যথাযথ অবস্থা বর্ণনা করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে ও মিথ্যা বলে তবে ক্রয় বিক্রয় বরকত চলে যাবে বারোশো নিরানব্বই পরিচ্ছেদ আল্লাহ তালা বাণী হে মমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো উনিশশো তিপ্পান্ন আদম ইবনে আবু ইয়াস রহমতুল্লাহ আবু থেকে বর্ণিত যে নবী সাল্লাম বলেছেন মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কীভাবে সে মাল অর্জন করল হালাল থেকে না হারাম থেকে তেরোশো পরিচ্ছেদ সুদ গ্রহণকারী তার সাক্ষী ও লেখক আল্লাহ তালা বাণী যারা সুদ খায় তারা সেই ব্যক্তি ব্যক্তিরই ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে এই জন্য যে তারা বলে কেনা বেচা তো সুদের মতো তারা অগ্নির অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে উনিশশো চুয়ান্ন মোহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহ আয়সা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যখন সূরা বাকারা সেই আয়াতগুলো নাজিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মসজিদে পড়ে শোনালেন তারপর মদের ব্যবসা হারাম বলে ঘোষণা করেন পনেরোশো পঞ্চান্ন মুসা ইবনে ইসমাইল রহমতুল্লা আলী সামর ইবনে জন্দুব রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্ন দেখেছি যে দু ব্যক্তি আমার নিকট এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর রয়ে সাত পাথর পরে রয়েছে নদীর মাঝখানে নদীর মাঝখানে লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরে লোকটি তার মুখে পাথর খণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম একে সে বলল যাকে আপনি রক্তের নদীতে দেখেছেন এ হল সে হলো সুৎখর তেরোশো এক পরিচ্ছেদ সুদাতা এ প্রসঙ্গে আল্লাহ তালের বাণী হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং সুদের যে বকেয়া আছে তা ছেড়ে দাও কর্মফল পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি কোনোরূপ অন্যায় করা হবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এটি শেষ আয়াত যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে উনিশশো ছাপ্পান্ন আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আউন ইবনে আবু জেফা আবু জুহাইফা রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতাকে দেখেছি তিনি এক গোলাম খরিদ করেন যে সিঙ্গা লাগানোর কাজ করত তিনি তার সিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং তা ভেঙে ফেলা হলো আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন নবী সাল্লাম কুকুরের মূল্য এবং রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন আর দেহে দাগ দেওয়া ও লওয়া থেকে নিষেধ করেছেন সুদ খাওয়া ও খাওয়ানো নিষেধ করেছেন আর ছবি অঙ্কনকারীর উপর লানত করেছেন তেরোশো দুই পরিচ্ছেদ আল্লাহ তাল্লাহর বাণী আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না উনিশশো সাতান্ন ইয়াহিয়া ইবনে বুকাই রহমতুল্লাহ আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে কিন্তু বরকত নিশ্চিন্ন করে দেয় তেরোশো তিন পরিচ্ছেদ ক্রয় বিক্রয় কসম খাওয়া নিষিদ্ধ উনিশশো আটান্ন আমর ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আবদুল ইবনে আবু আফরাদিউল্লাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি বাজারে পণ্য আমদানি করে আল্লাহর নামে কসম খেলে যে এর এত দাম লাগানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তা কেউ বলেনি এতে তার উদ্দেশ্য সে যেন কোনো মুসলিমকে পণ্যের ব্যাপারে ধোকায় ফেলতে পারে এ প্রসঙ্গে আয়াত নাজিল হয় যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে তেরোশো চার পরিচ্ছেদ স্বর্ণকার প্রসঙ্গে তাওস রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কার কাঁচা ঘাস কাটা যাবে না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন কিন্তু ইচির ঘাস ব্যতীত কেননা তা মক্কাবাসীত কর্মকারদের ও তাদের ঘরের কাজে ব্যবহৃত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলেন আচ্ছা ইচকির ঘাস ব্যতীত উনিশশো উনষাট আবদান রহমতুল আলী হুসাইন ইবনে আলী রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আলী রদি আল্লাহ বলেছেন বদর যুদ্ধের গণিমতের মাল থেকে আমার অংশের একটি উটনি ছিল এবং নবী সাল্লাহ সাল্লাম তার খুন থেকে একটি উটনি আমাকে দান করলেন যখন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর সঙ্গে বাসর রাত যাপনের ইচ্ছা করলাম সে সময় আমি কায়নুকা গোত্রের একজন স্বর্ণকারের সাথে এই চুক্তি করেছিলাম যে সে আমার সঙ্গে জঙ্গলে যাবে এবং ইচকির ঘাস বহন করে আনবে এবং তার স্বর্ণকারদের নিকট বিক্রি করে তার মূল্য দ্বারা আমার বিবাহের ওয়ালিমার অব্যবস্থা ওয়ালিমার ব্যবস্থা করবে ওয়ালিমার ব্যবস্থা করব উনিশশো ষাট ইসহাক রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে পণ্ডিত যে রসুল্লাহ সাল্লাহ মক্কা বিজয় দিন বলেন আল্লাহ তালা মক্কায় রক্তপাত হারাম করে দিয়েছেন আমার আগেও কারোর জন্য মক্কা হালাল করা হয়নি এবং আমার পরেও কারোর জন্য হালাল করা হবে না আমার জন্য শুধুমাত্র দিনের কিছু অংশে মক্কার রক্তপাত হালাল হয়েছিল মক্কার কোনো ঘাস কাটা যাবে না কোনো গাছ কাটা যাবে না কোনো শিকারকে তাড়ানো যাবে না ঘোষণাকারী ব্যতীত কেউ মক্কার জমিনে পড়ে থাকা মাল উঠাতে পারবে না তখন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিউল্লাহ বললেন কিন্তু ইচির ঘাস যা আমাদের স্বর্ণকারদের ও আমাদের ঘরের ছাদের জন্য ব্যবহৃত হয় ব্যবহৃত তা ব্যতীত নবী সাল্লাহ সাল্লাম বললেন ইচকির ঘাস ব্যতীত রাবি ইকরিমা রহমতুল্লাহ বলেন তুমি জানো শিকার তাড়ানোর অর্থ কি তা হলো ছায়ায় অবস্থিত শিকারকে তাড়িয়ে তার স্থানে নিজে বসা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ খালিদ রহমতুল্লাহ সূত্র বলেছেন আমাদের স্বর্ণকারদের জন্য ও আমাদের কবরের জন্য তেরোশো পাঁচ পরিচ্ছেদ তীরের ফলক প্রস্তুতকারী ও কর্মকার প্রসঙ্গে উনিশশো একষট্টি মোহাম্মদ ইমনে বাসার রহমতুল্লাহ বাপ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জাহিরাতের যুগে আমি কর্মকারে পেশায় ছিলাম আস ইবনে ওয়াইলের কাছে আমার কিছু পাওনা ছিল আমি তার কাছে তাকাতা করতে গেলে সে বলল যতক্ষণ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার না করবে ততক্ষণ আমি তোমাকে তোমার পাওনা দেব না আমি বললাম আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে তারপর তোমাকে পুনরুত্থিত করা পর্যন্ত আমি তাকে অস্বীকার করব না সে বলল আমি মরে পুনরুত্থিত না পূর্ণত হওয়া পর্যন্ত তোমাকে অব্যাহতি দাও আমি মনে পুনরুত্থিত হওয়া পর্যন্ত আমাকে অব্যাহতি দাও শিগগিরই আমাকে সম্পদ ও সন্তান দেওয়া হবে তখন আমি তোমার পাওনা পরিশোধ করব এ প্রসঙ্গে এ আয়াত নাজিল হলো তুমি কি লক্ষ্য করেছো তাকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবেই তেরোশো ছয় পরিচ্ছেদ দরজি প্রসঙ্গে দর্জি প্রসঙ্গে উনিশশো বাষট্টি ইবনি ইউসুফ রহমতুল্লাহ আনাস মালিক রাদি থেকে বর্ণিত তিনি বলেন এক দর্জি খাবার তৈরি করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করলেন আনাস মালিক রদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে এর সম এর সামনে এর সামনে রুটি ও সুহা যাতে কদু ও গোস্তের টুকরো ছিল পেশ করলেন আমি নবী সাল্লা সাল্লামকে দেখতে পেলাম যে পেয়ালার পার্শ্ব থেকে তিনি কদুর টুকরা খোঁজ করে নিচ্ছেন সেদিন থেকে আমি সর্বদা কদু ভালোবাসতে থাকি তেরোশো সাত পরিচ্ছেদ তাঁতি প্রসঙ্গে উনিশশো তেষট্টি ইয়াহিয়া ইবনে বুকাই রহমতুল্লা আলী সাহ সাল ইবনে সাদ রদিউল্লাহ বর্ণিত তিনি বলেন এক মহিলা একটি বুর্দা আনলেন সাল রাদিয়াল্লাহ তালানু বললেন তোমরা জানো বুর্দা কি তাকে বলা হয় হ্যাঁ তা হলো এমন চাদর যা এমন চাদর যার পার বুনানো মহিলা বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে পরিধান করানোর জন্য আমি এটি নিজ হাতে বুনে নিয়ে এসেছি নবী সাল্লাহ সাল্লাম তা গ্রহণ করলেন এবং তার জন্য তার এর প্রয়োজন ছিল তারপর তিনি তা তাহা বন্ধ রূপে পরিধান করে আমাদের সামনে এলেন উপস্থিত লোকজন লোকজনের মধ্যে একজন বলে উঠলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা আমাকে পরিধান করতে দিন তিনি বলেন আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম কিছুক্ষণ মজলিসে বসে পরে ফিরে গেলেন তারপর চাদরটি ভাঁজ করে সে লোকটির কাছে পাঠিয়ে দিলেন লোকজন সে ব্যক্তিকে বললেন তুমি ভালো নি তুমি তার কাছে চাদরটি চেয়ে ফেললে অথচ তুমি জানো যে তিনি কোনো সওয়ালকারীকে ফিরিয়ে দেন না সে লোকটি বললেন আল্লাহ কসম আমি চাদরটি এই জন্য সওয়াল করেছি যা যে তা যাতে আমার মৃত্যুর পর আমার কাফন হয় রাবি সাহল রাদিউল্লাহ বলেন সেটি তার কাফন হয়েছিল তেরোশো আট পরিচ্ছেদ সূত্রধার প্রসঙ্গে উনিশশো চৌষট্টি কোতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আবু হাজিম রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কিছু লোক সাহাল ইবনে সাদ এর কাছে এসে মিম্বরে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন আনসারী মহিলা সাল রাতি তালানু যার নাম উল্লেখ করেছিলেন তার কাছে তিনি সংবাদ পাঠালেন যে তোমার সূত্রধর গোলামকে বলো সে যেন আমার জন্য কাঠ দিয়ে একটি মিম্বর তৈরি করে দেয় লোকদের সাথে কথা বলার সময় যার উপর আমি বুঝতে পারি সে মহিলা তাকে গাবান গাবা নামক স্থানের কাঠ দিয়ে মেম্বর বানানোর নির্দেশ দিলেন তারপর গোলামটি তা নিয়ে এলো এবং সেই মহিলা এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন তার ক্রমে তা স্থাপন করা হলো পরে তার উপর নবী সাল্লাহ সাল্লাম উপবেশন করলেন উনিশশো খালাদ ইবনে ইয়াইয়া রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে একজন আনসারী মহিলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কি আপনার জন্য এমন একটি জিনিস তৈরি করে দেব না যার পর আপনি অপারেশন করবেন কেননা আমার একজন সূত্রধর গোলাম আছে তিনি বললেন যদি তুমি ইচ্ছা করো বর্ণনাকারী বলেন তারপর সেই মহিলা তার জন্য মেম্বর বানিয়ে দিলেন যখন জুম্মার দিন হলো নবী সাল্লাহ সাল্লাম সেই তৈরি মেম্বরের উপর বসলেন সে সময় যে খেজুর গাছের কাণ্ডের উপর ভর দিয়ে তিনি খুঁজতে দিতেন সেটি এমনভাবে চিৎকার করে উঠল যেন তা ফেটে পড়বে নবী সাল্লাহ সাল্লাম নেমে এসে তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরলেন তখন সেটি ফোঁপাতে লাগল যেমন ছোট শিশুকে চুপ করানোর সময় ফোঁপায় অবশেষে তা স্থির হয়ে গেল রাবি বলেন খেজুর কাণ্ডটি যে চিকির নসিহত শুনত তা হারানোর কারণে কেঁদেছিল তেরোশো নয় পরিচ্ছেদ ইমাম কর্তৃক নিজেই প্রয়োজনীয় বস্তু খরিদ করা ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু এর নিকট থেকে একটি উট খরিদ করেছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু বলেন জনৈক মুশরিক তার ছাগলের পাল নিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে একটি বকরি খরিদ করেন আর তিনি জারি রাদিয়াল্লাহু থেকে একটি উট খরিদ করেছিলেন উনিশশো ছেষট্টি ইউসেফ ইবনে ইসা রহমতুল্লাহ আয়সার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জনৈক ইয়াহুদি থেকে বাকিতে খাদ্য ক্রয় করেন এবং নিজের লৌহবর্ম তার কাছে বন্ধক রাখেন তেরোশো দশ পরিচ্ছেদ জন্তু ও গাধা খরিদ করা জন্তু বা উঠ খরিদকালে বিক্রেতা যদি তার পিঠে আরোহী অবস্থায় থাকে তবে তার অবতরণের পূর্বে কি ক্রেতার হস্তগত হয়েছে বলে গণ্য হতে পারে ইবনে ওমর রাজি আল্লাহ বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম ওমর রাজি আল্লাহ বললেন আমার কাছে তা অর্থাৎ অবাধ্য উটটি বিক্রি করে দাও উনিশশো সাতষট্টি মোহাম্মদ ইবনে বাসার রহমতুল্লা আলী জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে আমি নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলাম আমার উটটি অত্যন্ত ধীরে চলছিল এবং চলতে অক্ষম হয়ে পড়েছিল এমত অবস্থায় নবী সাল্লাহ সাল্লাম আমার কাছে এলেন এবং বললেন জাবির আমি বললাম জি তিনি জিজ্ঞাসা করলেন তোমার অবস্থা কি আমি বললাম আমার উট আমাকে নিয়ে অত্যন্ত ধীরে চলছে এবং অক্ষম হয়ে পড়ছে ফলে আমি পিছনে পড়ে গেছি তখন তিনি নেমে চাবুক দিয়ে উটটিকে আঘাত করতে লাগলেন তারপর বললেন এবার আরোহণ করো আমি আরোহণ করলাম এরপর অবশ্য আমি থেকে এমন পেলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে অগ্রসর হওয়ায় বাধা দিতে হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বিবাহ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন কুমারী না বিবাহিতা আমি বললাম বিবাহিতা তিনি বললেন তরুণী বিবাহ করলে না কেন তুমি তার সাথে হাসি তামাশা এবং সে তোমার সাথে পূর্ণভাবে হাসি তামাশা করতো আমি বললাম আমার কয়েকটি বোন রয়েছে ফলে আমি এমন এক মহিলাকে বিবাহ করতে পছন্দ করলাম যে তাদেরকে মিল মহব্বতে রাখতে তাদের পরিচিত করতে এবং তাদের উপর উত্তমরূপে কর্তৃত্ব করতে সক্ষম হয় তিনি বললেন শোনো তুমি তো বাড়িতে বসবে যখন তুমি বসবে তখন তুমি বুদ্ধিমত্তা পরিচয় দেবে তিনি বললেন তোমার উটটি বিক্রি করবে আমি বললাম হ্যাঁ তিনি তা এক উকিয়ার বিনিময়ে আমার নিকট থেকে কিনে নিলেন এক উকিয়া সাধারণত চল্লিশ দিরহাম সমান তারপর রসুল্লাহ সাল্লাম আমার আগে মদিনায় পৌঁছলেন এবং আমি পরের দিন ভোরে পৌঁছলাম আমি মসজিদে নাবতে গিয়ে তাকে দরজার সামনে পেলাম তিনি জিজ্ঞাসা করলেন এখন এলে আমি বললাম হ্যাঁ তিনি বললেন তোমার উটটি রাখো এবং মসজিদে প্রবেশ করে দুরাকাত সালাত আদায় করো আমি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলাম তারপর তিনি বিলাল রদিউল্লাহকে উকিয়া ওজন করে আমাকে দিতে বললেন বিলাল রদিউল্লাহ ওজন করে দিলেন এবং আমার বুকে ঝুঁকিয়ে দিলেন আমি রওনা হলাম যখন আমি পেছন ফিরেছি তখন তিনি বললেন জাপকে আমার কাছে ডাকো আমি ভাবলাম এখন হয়তো উটটি আমাকে ফিরিয়ে দিবেন আর আমার কাছে এর চাইতে অপছন্দনীয় আর কিছুই ছিল না তিনি বললেন তোমার উটটি নিয়ে যাও এবং তার মূল্যের মূল্যও তোমার এবং তার মূল্যও তোমার তেরোশো এগারো পরিচ্ছেদ জাহিলু যুগে যে সকল বাজার ছিল এরপর ইসলামী যুগে সেগুলোতে লোকদের বেচাকেনা করা উনিশশো আটষট্টি আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বললেন উকাজ মাজান্না ও জুল মাজাজ জাহেলি যুগের বাজার ছিল ইসলামের আবির্ভাবের পরে লোকেরা তথায় ব্যবসা করা গুনাহের কাজ মনে করলো এ প্রসঙ্গে আল্লাহ তালা নাজিল করলেন তোমাদের উপর কোনো গুনাহ নাই অর্থাৎ হজ্জের মৌসুমে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন এরূপ পড়েছেন তেরোশো বারো পরিচ্ছেদ কাতর অথবা চর্মরোগে আক্রান্ত উঠ ক্রয় করা হাইম অর্থ সকল বিষয়ে মধ্যপন্থা বিরোধী উনিশশো উনসত্তর আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আমর ইবনে দিন রহমতুল্লাহ বলেন এখানে নওয়াজ নামক এক ব্যক্তি ছিল তার নিকট অতি পিপাসা রোগে আক্রান্ত একটি উট ছিল এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শরিকের কাছ থেকে সে উটটি কিনে নেন পরে তার শরিক তার নিকট উপস্থিত হলে বলল সে উটটি বিক্রি করে দিয়েছে সে উটটি বিক্রি করে দিয়েছি নওয়াজ জিজ্ঞাসা করলেন কার কাছে বিক্রি করেছ সে বলল এমন প্রকৃতির এক বৃদ্ধির কাছে নওয়াজ বলে উঠলেন আরে কি সর্বনাশ তিনি তো আল্লাহর তিনি তো আল্লাহর কসম ইবনে ওমর রাদি আল্লাহ তালানো ছিলেন এরপর নওয়াজ তার নিকট এলেন এবং বললেন আমার শরিক আপনাকে চিনতে না পেরে আপনার কাছে একটি পিপাসাক্রান্ত ওট বিক্রি করেছেন বিক্রি করেছে তিনি বললেন তবে উটটি নিয়ে যাও সে সময় উটটি নিয়ে যেতে উদ্যত হলো সে যখন উটটি নিয়ে যেতে উদ্যত হলো তখন তিনি বললেন রেখে দাও আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ফয়সলায় সন্তুষ্ট যে রোগে কোনো সংক্রমণ নেই সুফিয়ান রহমতুল্লাহ আমার রহমতুল্লাহ থেকে উক্ত শুনেছেন তেরোশো তেরো পরিচ্ছেদ ফিতনার সময় বা অন্য সময়ে অস্ত্র বিক্রি করা ইমরান ইবনে হুসাইন রদিউল্লাহ ফিতনার সময় অস্ত্র বিক্রিকে ভালো মনে করেননি উনিশশো সত্তর ইবনে মাসলাম রহমতুল্লাহ আবু কাতাদার রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে হুনায়নের যুদ্ধে গেলাম তখন তিনি আমাকে একটি বর্ম দিয়েছিলেন আমি সেটি বিক্রি করে তার মূল্য দ্বারা বনু সালিমা গোত্রের এলাকায় অবস্থিত একটি বাগান খরিদ করি এ ছিল ইসলাম গ্রহণের পর আমার প্রথম স্থাবর সম্পত্তি অর্জন তেরোশো চোদ্দ পরিচ্ছেদ আতর বিক্রেতা ও মিস বিক্রি করা উনিশশো একাত্তর মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আবু মুসা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ মিস্ক বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায় আতর বিক্রেতাদের থেকে তুমি রেহাই পাবে না হয় তুমি আতর খরিদ করবে না হয় তার সুঘ্রাণ পাবে আর কর্মকারের হাঁপড় হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে না হয় তুমি তার দুর্গন্ধ পাবে তেরোশো পনেরো পরিচ্ছেদ সিংহে লাগানো উনিশশো বাহাত্তর আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আবা তাইবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সিংহা লাগানোর লাগালেন তখন তিনি তাকে এক সা পরিমাণ খেজুর দিতে আদেশ করলেন এবং তার মালিককে তার দৈনিক পারিশ্রমিকের হার কমিয়ে দেওয়ার নির্দেশ দিলেন উনিশশো তিয়াত্তর মুসাদাত রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম সিংহা লাগালেন এবং যে তাকে সিংহা লাগিয়েছেন তাকে তিনি মজুরি দিলেন যদি তা হারাম হতো তবে তিনি তা দিতেন না তেরোশো ষোলো পরিচ্ছেদ পুরুষ এবং মহিলার জন্য যা পরিধান করা নিষিদ্ধ তার ব্যবসা করা তার ব্যবসা করা উনিশশো চুয়াত্তর আদম রহমতুল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ওমর রাদিউল্লাহ এর নিকট একটি রেশমি চাদর পাঠিয়ে দেন পরে তিনি তা তার গায়ে দেখতে পেয়ে বলেন আমি তা তোমাকে এজন্য দিইনি যে তুমি তা পরিধান করবে অবশ্য তা তারাই পরিধান করে যার আঘাতে কোনো অংশ নেই আমি তা তো তোমার কাছে এজন্য পাঠিয়েছি যে তুমি তা দিয়ে উপকৃত হবে অর্থাৎ তা বিক্রি করবে উনিশশো পঁচাত্তর আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ উমের ওমুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে তিনি একটি ছবিযুক্ত বালিশ খরিদ করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তা দেখতে পেয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন ভিতরে প্রবেশ করলেন না আমি তার চেহারায় অসন্তুষ্টির ভাব দেখতে পেলাম তখন বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুলের কাছে দাবা করছি আমি কি অপরাধ করেছি তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এ বালিশের কি সমাচার আয়সা রতি আল্লাহ তালা আনা বলেন আমি বললাম আমি এটি আপনার জন্য খরিদ করেছি যাতে আপনি হেলান দিয়ে বসতে পারেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এই ছবিওয়ালাদেরকে কিয়ামতের দিন আজব দেওয়া হবে তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত করো তিনি আরও বলেন যে যে ঘরে এসব ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তাগণ প্রবেশ করেন না তেরোশো সতেরো পরিচ্ছেদ পণ্যের মালিক মূল্য বলার অধিক হকদার উনিশশো ছিয়াত্তর মুসাইফ ইসমাইল রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বললেন হে বনু নাজ্জার আমাকে তোমাদের বাগানের মূল্য বলো বাগানটিতে ঘরের চূড়া অংশ ও খেজুর গাছ ছিল তেরোশো আঠারো পরিচ্ছেদ ক্রেতা বিক্রেতার খিয়ার কতক্ষণ পর্যন্ত থাকবে খিয়ার অর্থ ইখতিয়ার অধিকার স্বাধীনতা যে কোনো কাজ করবার ও লেনদেন লেনদেনে উভয় পক্ষের স্বাধীনতা থাকা শতসিদ্ধ কথা ক্রয় বিক্রয়ে সাধারণত কয়েক ধরনের খিয়ার থাকে প্রথমত ক্রয়-বিক্রয়ের প্রস্তাবে অপর পক্ষের গ্রহণ করা না করার এখতিয়ার একে শিয়ারুল কবুল বলে। দ্বিতীয়ত, লাভ-লোকসান সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য ক্রয়-বিক্রয়কালীন শর্তারোপ করত অবকাশের সুযোগ গ্রহণ করা। অধিকাংশ মতে এটা তিন দিনের মেয়াদে হয়, একে খিয়ারুস শরৎ বলে। উনিশশো সাতাত্তর সাদাকা রহমতুল্লাহ ইবনে ওমর রাজিয়াল সূত্র নবী সাল্লাহাম থেকে বর্ণিত তিনি বলেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের বেচা কেনার ব্যাপারে উভয়ের এখতিয়ার থাকবে আর যদি খিয়ারের শর্তে ক্রয় বিক্রয় হয় তাহলে পরেও এখতিয়ার থাকবে নাফি রহমতুল্লাহ বলেন ইবনে ওমর রাজিয়াল কোনো পণ্য ক্রয়ের পর তা পছন্দ হলে মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেন উনিশশো আটাত্তর হাফ ইবনে ওমর রাদি রহমতুল্লাহ হাকিম ইবনে হিজাম রাদি আল্লাহ সূত্রে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যতক্ষণ ক্রেতা বিক্রেতা বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের খিয়ারের অধিকার থাকবে আহমদ রহমতুল্লাহ বাজ রহমতুল্লাহ সূত্রে অতিরিক্ত বর্ণনা করেন যে হাম্মাম রহমতুল্লাহ বলেন আমি আবু তাইয়া রহমতুল্লাহকে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন আবদুল ইবনে হারিস যখন এই হাদিসটি আবু খলিলকে বর্ণনা করেন তখন আমি তার সঙ্গে ছিলাম তেরোশো উনিশ পরিচ্ছেদ শেয়ারের সময় সীমা নির্ধারণ না করলে ক্রয় বিক্রয় বৈধ হবে কি উনিশশো উনআশি আবু নোমান রহমতুল্লা আলহ ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রেতা বিক্রেতা উভয়ের খেয়ার থাকবে অথবা এক পক্ষ বলবে গ্রহণ করে নাও অনেক সময় বলেছেন অথবা খিয়ারের শর্তে ক্রয় বিক্রয় হলে তেরোশো বিশ পরিচ্ছেদ ক্রেতা বিক্রেতা বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের এখতিয়ার থাকবে ইবনে ওমর রাদিয়াল্লাহু সুরাই সাবি তাও ও ইবনে আবু মুলাইক রহমতুল্লা আলী এ অভিমত ব্যক্ত করেছেন উনিশশো আশি ইসাক রহমতুল্লাহ হাকিম ইমনি হিজাম রাতি আল্লাহ সূত্রে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন ক্রেতা বিক্রেতা বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের এখতিয়ার থাকবে যদি তারা উভয় সত্য কথা বলে ও পণ্যের দোষত্রুটি যথাযথ বর্ণনা করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি তারা মিথ্যা বলে ও দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত বিনিষ্ট হবে বিনিষ্ট হয়ে যাবে উনিশশো একাশি আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লা আলী ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকের একে অপরের ওপর ইখতিয়ার থাকবে যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হবে তবে খিয়ার এর শর্ত ক্রয় বিক্রয়ে বিচ্ছিন্ন হওয়ার পরও ইখতিয়ার থাকবে তেরোশো একুশ পরিচ্ছেদ ক্রয় বিক্রয় শেষে একে অপরকে ইখতিয়ার প্রদান করলে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে উনিশশো বিরাশি কুতাইব রহমতুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যখন দু ব্যক্তি ক্রয় বিক্রয় করে তখন তাদের উভয়ে যতক্ষণ বিচ্ছিন্ন না হবে তা অথবা একে অপরকে এখতিয়ার প্রদান না করবে ততক্ষণ তাদের উভয়ের এখতিয়ার থাকবে এভাবে তারা উভয় যদি ক্রয় বিক্রয় করে তবে তা সাব্যস্ত হয়ে যাবে আর যদি তারা উভয় ক্রয় বিক্রয়ের পরে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের কেউ যদি তা পরিত্যাগ না করে তবে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে তেরোশো বাইশ পরিচিত বিক্রেতার এখতিয়ার থাকলে ক্রয় বিক্রয় বৈধ হবে কি উনিশশো তিরাশি মোহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লা আলী ইবনে ওমর রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন ক্রেতা বিক্রেতা উভয় যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের মাঝে কোনো ক্রয় বিক্রয় সাব্যস্ত হবে না অবশ্যই এখতিয়ার এর শর্তে ক্রয় বিক্রয় করা ক্রয় বিক্রয় হলে তা সাব্যস্ত হবে উনিশশো চুরাশি ইসাক রহমতুল আলী হাকিম ইবনে হিজাম রদিউল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে উভয় বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত যদি তারা উভয় সত্য কথা বলে এবং পণ্যের দশগুণ যথাযথ বর্ণনা করে তবে তাদের ক্রয় বিক্রয় বরকত দেওয়া হবে আর যদি তারা মিথ্যা বলে এবং গোপন করে তবে হয়তো খুব লাভ করবে কিন্তু তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে যাবে অপর সনদে হাম্মাম আবদুল্লাহ ইবনে হারিস রহমতুল্লাহ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহ তাল্লাহ সূত্রে নবী সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন তেরোশো তেইশ পরিচ্ছেদ পণ্য খরিদ করে উভয়ের বিচ্ছিন্ন হওয়ার আগে সে মুহূর্তে দান করে দিলে এবং ক্রেতার উপর বিক্রেতা কোনো আপত্তি করল না অথবা একটি গোলাম খরিদ করে তাকে আজাদ করে দিল তাওস রহমতুল্লাহ বলেন স্বেচ্ছায় পণ্য ক্রয় করে পরে তা বিক্রি করে দিলে তা সাব্যস্ত হয়ে যাবে এবং মুনাফা সেই প্রথম ক্রেতা যে পরে বিক্রি করলে পাবে হুমায়ুদি রহমতুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা এক সফরে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম আমি আমার পিতা ওমর রাদিউল্লাহ এর একটি অবাধ্য জওয়ান উটের ওপর সওয়ার ছিলাম উটটি আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সকলের আগে আগে চলে যাচ্ছিল অমর রাদি আল্লাহ তাকে তাড়িয়ে ফিরিয়ে আনছিলেন আবার সে আগে বেড়ে যাচ্ছিল আবার অমর রাদি আল্লাহ তাকে তাড়িয়ে ফিরিয়ে আনছিলেন তখন নবী সাল্লাহ সাল্লাম অমর রাদি আল্লাহ বললেন এটি আমার কাছে বিক্রি করে দাও তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম এটা আপনারই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি এটি আমার কাছে বিক্রি করো তখন তিনি সেটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বিক্রি করে দিলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আবদুল ইবনে ওমর এটি তোমার তুমি এটি দিয়ে যা ইচ্ছা তা করো লাইস রহমতুল্লা আলী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমিরুল মিনিন ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহ তাল্লাহ এর খায়বারের জমিনের বিনিময়ে আমি ওয়াদির জমিন তার কাছে বিক্রি করলাম আমরা যখন ক্রয় বিক্রয় সম্পন্ন করলাম তখন আমি পেছনের দিকে ফিরে তার ঘর হতে এই ভয়ে বের হয়ে গেলাম যে তিনি হয়তো আমার এ বিক্রয় রদ করে দিবেন সে সময় এ রীতি প্রচলিত ছিল যে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকত আবদুল্লা রদি আল্লাহ বললেন যখন আমার ও তার মাঝে ক্রয় বিক্রয় নিশ্চিত হয়ে গেল তখন আমি চিন্তা করে দেখলাম যে আমি এভাবে তাকে ঠকিয়েছি আমি তাকে সামদ ভূখণ্ডের তিন দিনের পথের দূরত্বের পরিমাণ পৌঁছিয়ে দিয়েছি আর তিনি আমাকে মদিনার তিন দিনের পথের দূরত্বের পরিমাণ পৌঁছে দিয়েছেন তেরোশো চব্বিশ পরিচ্ছেদ ক্রয় বিক্রয়ে প্রতারণা করা দর্শনীয় উনিশশো পঁচাশি আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলী আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ থেকে বর্ণিত যে এক সাহাবি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট উল্লেখ করলেন যে তাকে ক্রয় বিক্রির ধোকা দেওয়া হয় তখন তিনি বললেন যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন বলে নেবে কোনো প্রকার ধোকা নেই তেরোশো পঁচিশ করেছেন বাজার সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিউল্লাহ বলেন আমরা মদিনায় আগমনে পর জিজ্ঞাসা করলাম এমন কোনো বাজার আছে কি যেখানে ব্যবসা বাণিজ্য হয় সে বলল কায়নু কার বাজার আছে আনাস রদিয়াল্লাহ তালাহনু বলেন আব্দুর রহমান রদিয়াল্লাহ তালাহনু বললেন আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও ওমর রদিয়াল্লাহ তালাহনু বলেন আমাকে বাজারের ক্রয় বিক্রয় গাফেল করে রেখেছে উনিশশো ছিয়াশি মোহাম্মদ ইবনে সাব্বার রহমতুল্লাহ আয়সা রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পরবর্তী জামানায় একদল সৈন্য কাবা ধ্বংসের উদ্দেশ্যে অভিযান চালাবে তখন যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের আগের পেছনে সকলকে জমিনে ধসিয়ে দেওয়া হবে আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের অগ্রবাহিনী ও পশ্চাৎ বাহিনী সকলকে কিভাবে ধসিয়ে দেওয়া হবে অথচ সে সেনাবাহিনীতে তাদের বাজারের পণ্য সামগ্রী বহনকারী লোকও থাকবে এবং এমন লোকও থাকবে যারা তাদের দলভুক্ত নয় তিনি বললেন তাদের আগের পেছন পিছের সকলকে ধসিয়ে দেওয়া হবে তারপর কি আমাদের দিবসে তাদের নিজেদের নিয়ত অনুযায়ী উত্থান করা হবে উনিশশো সাতাশি কুতাইবা রহমতুল্লাহ আবু হুরাইরা রাতি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো জামাতে সালাত আদায় করে জামাতে সালাত আদায় নিজ ঘরের সালাতের চাইতে বেশি বিশ গুণেরও অধিক মর্তবা রয়েছে কারণ সে যখন উত্তমরূপে অজু করে তখন উত্তমরূপে অজু করে মসজিদে আসে সালাত আদায় ছাড়া অন্য কোনো অভিপ্রায় আসে না সালাদ ছাড়া অন্য কিছুই তাকে উদ্বুদ্ধ করে না আমাদের অবস্থায় তার প্রতিকদমে এক মর্তবা বৃদ্ধি করা হবে এবং একটি গুণা ক্ষমা করে দেওয়া হবে আর ফেরস্তাগণ তোমাদের সে ব্যক্তির জন্য এ মর্মে দোয়া করতে থাকবেন যতক্ষণ সে যেখানে সালাত আদায় করেছে সেখানে থাকবে আয় আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ করুন তার প্রতি রহম করুন যতক্ষণ না সে তথায় অজু ভঙ্গ করে যতক্ষণ না সে তথায় কাউকে কষ্ট দেয় তিনি আরও বলেছেন তোমাদের সে ব্যক্তি সালাতে রত গণ্য হবে যতক্ষণ সে সালাতের অপেক্ষায় থাকে উনিশশো অষ্টআশি আদম ইবনে আবু ইয়াস রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এক সময় বাজারে ছিলেন তখন এক ব্যক্তি বললেন হে আবুল কাশেম নবী সাল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন তিনি বললেন আমি তো তাকে ডেকেছি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াতে কুনিয়াত রেখো না উনিশশো উননব্বই মালিক ইবনে ইয়েস ইসমাইল রহমতুল্লাহ আনাস রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবি বাকি নামক স্থানে আবুল কাসিম বলে কাউকে ডাক দিলেন তখন নবী সাল্লা সাল্লাম তার দিকে তাকালেন তিনি বললেন আমি আপনাকে উদ্দেশ্য করিনি তখন তিনি বললেন তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়াত রেখো না অধিকাংশ ওলামার মতে নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় এই নিষেধাজ্ঞা ছিল যাতে সম্বোধনের সময় ভুল ধারণা না হয় উনিশশো নব্বই আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আবু হুরারা দাউসি রহদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম দিনের এক অংশে বের হলেন তিনি আমার সঙ্গে কথা বলেননি এবং আমিও তার সঙ্গে কথা বলিনি অবশেষে তিনি আবু কায়নুকা বাজারে এলেন সেখান থেকে ফিরে এসে ফাতেমা রদিয়াল্লা তালা আনা এর ঘরের আঙিনায় বসে পড়লেন তারপর বললেন এখানে খোকা হাসান রদিয়াল্লা তালা আছে কি এখানে খোকা আছে কি ফাতেমা রদিয়াল্লা তালা আনহা তাকে কিছুক্ষণ দেরি করালেন আবার ধারণা হলো তিনি তাকে পুতির মালা সোনা রূপা ছাড়া বা সোনা রূপা ছাড়া যা বাচ্চাদের পরানো হতো পরাচ্ছিলেন বা তাকে গোসল করালেন তারপর তিনি দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন তখন তিনি বললেন হায় আল্লাহ তুমি তাকে হাসানকে মহব্বত করো এবং তাকে যে ভালোবাসবে তাকেও মহব্বত করো সুফিয়ান রহমতুল্লাহ বলেন আমার কাছে ওবায়দুল্লাহ বর্ণনা করেছেন যে তিনি নাফি ইবনে জুবাইরকে এক রাকাত মিলিয়ে বিতের আদায় করতে দেখেছেন উনিশশো একানব্বই ইব্রাহিম ইবনে মুন্সির রহমতুল্লা আলী ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত যে তারা নবী সাল্লা সাল্লাম এর সময় বাণিজ্যিক দলের কাছ থেকে প্রতি খাদ্য খরিদ করতেন সে কারণে খাদ্যদ্রব্য বিক্রয়ের স্থানে তা স্থানান্তর করার আগে বণিক দলের কাছ থেকে ক্রয়ের স্থলে বেচাকেনা করতে নিষেধ করার জন্য তিনি তাদের কাছে লোক পাঠাতেন রাবি বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আরও বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম পূর্ণভাবে অধিকারে আনার আগে খরিদ করা পণ্য বিক্রি করতে নিষেধ করেছেন তেরোশো ছাব্বিশ পরিচ্ছেদ বাজারে চিৎকার করা অপছন্দনীয় উনিশশো বিরানব্বই মোহাম্মদ ইবনে সিনান রহমতুল্লাহ আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিউল্লাহকে বললাম আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিউল্লাহকে বললাম আপনি আমাদের কাছে তাওরাতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এর গুণাবলী বর্ণনা করুন তিনি বললেন আচ্ছা আল্লাহ কসম কোরআনে বর্ণিত তার কিছু গুণাবলী তাওরাতে এবং উল্লেখ করা হয়েছে হে নবী আমি আপনাকে সাক্ষীরূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি এবং অম্বিদের রক্ষক হিসেবে আপনি আমার বান্দা ও আমার রসুল আমি আপনার নাম মোতাওয়াক্কিল আল্লাহর উপর ভরসাকারী রেখেছি তিনি মন্দ স্বভাবের নন কঠোর হৃদয়ের নন এবং বাজারে চিৎকারকারীও নন তিনি অন্যায়কে অন্যায় দ্বারা প্রতিহিত করেন না বরং মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ তাল্লাহ তাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না তার দ্বারা বিকৃত মিল্লাতকে ঠিক পথে আনেন অর্থাৎ যতক্ষণ না তারা আরববাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিবে আর এই কালিমার মাধ্যমে অন্ধ চক্ষু বধির কর্ণ ও আচ্ছাদিত হৃদয় খুলে যাবে আব্দুল আজিজ ইবনে আবু সালামা রহমতুল আলী ইহলাল রহমতুল আলী থেকে বর্ণিত বর্ণনায় ফুলাই রহমতুল্লা আলী এর অনুসরণ করেছেন সাঈদ রহমতুল্লা আলী ইবনে সালাম রহমতুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ বলেন যে সকল বস্তু আবরণের মধ্যে থাকে তাকে বলে আর এক বচন যেমন বলা হয় কোষবৃত্ত দরবারি কোষবৃত্ত ধনুক খাতনা না করা পুরুষ তেরোশো সাতাশ পরিচ্ছেদ মেপে দেওয়ার দায়িত্ব বিক্রেতা ও দাতার উপর আল্লাহ তালার বাণী যখন তারা লোকদের মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় এখানে অর্থাৎ এবং অর্থাৎ যেমন বলা হয় অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ঠিকভাবে মেপে দিবে ওসমান রতি আল্লাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন যখন তুমি বিক্রি করবে তখন মেপে দিবে আর যখন খরিদ করবে তখন মেপে নিবে উনিশশো তিরানব্বই আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবদুল ইবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাদ্য খরিদ করবে সে তা পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করবে না উনিশশো চুরানব্বই আবদান রহমতুল্লা আলী জাবির রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আবদুল ইবনে আমর ইবনে হারাম রদিউল্লাহ ঋণী অবস্থায় মারা যান পাওনাদারেরা যেন তার কিছু ঋণ ছেড়ে দেয় এই জন্য আমি নবী সাল্লা সাল্লাম এর কাছে সাহায্য চাইলাম নবী সাল্লা সাল্লাম তাদের কাছে কিছু ঋণ ছেড়ে দিতে বললে তারা তা করলো না তখন নবী সাল্লা সাল্লাম আমাকে বললেন যাও তোমার প্রত্যেক ধরনের খেজুরকে আলাদা আলাদা করে রাখো আজওয়া আলাদা এবং আজকা জায়দ আলাদা করে রাখো পরে আমাকে খবর দিও জাবির রাদিয়াল্লাহ বলেন আমি তা করে নবী সাল্লাহ সাল্লামকে খবর দিলাম তিনি এসে খেজুরের স্তূপ এর উপরে বা তার মাঝখানে বসলেন তারপর বললেন পানাদেরকে মেপে দাও আমি তাদের মেপে দিতে লাগলাম এমনকি তাদের পানা পুরোপুরি দিয়ে দিলাম আর আমার খেজুর এরূপ থেকে গেল যেন এ থেকে কিছুই কমেনি ফিয়াস ফিরাস রহমতুল্লা আলী সাবি রহমতুল্লাহ সূত্রে জাবির রাদিউল্লাহ থেকে বর্ণিত যে বর্ণিত বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম তাদের এ পর্যন্ত মেপে দিতে থাকলেন যে তাদের ঋণ পরিশোধ করে দিলেন হিসাম রহমতুল আলী ওয়াহাব রহমতুল সূত্রে জাবির রদিউল থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাহ বলেছিলেন গাছ থেকে খেজুর কেটে নাও এবং পুরোপুরি আদায় করে নাও তেরোশো আঠাশ পরিচ্ছেদ মেপে দেওয়া মুস্তাহাব উনিশশো পঁচাশি ইব্রাহিম ইবনে মুসা রহমতুল্লাহ মিকদান মিকদাম ইবনে মাদি কারির রাদি আল্লাহ তালন সূত্রে নবী সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন তোমরা তোমাদের খাদ্য মেপে নেবে তাতে তোমাদের জন্য বরকত হবে তেরোশো উনত্রিশ পরিচ্ছেদ নবী সাল্লাহ সাল্লাম এর শাহ এক ও মুদ এর বরকত এ প্রসঙ্গে আয়সা রাদিয়াল্লাহ তালন সূত্রে নবী সাল্লাহ থেকে হাদিস বর্ণিত রয়েছে মাপের বিভিন্ন পরিমাপের পাত্রবিশেষ এক সা সাড়ে তিন সের সমান মুদ এক সা এর চতুর্থাংশ উনিশশো ছিয়ানব্বই মুসা রহমতুল্লাহ আলী আব্দুল ইবনে জায়দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন ও তার জন্য দোয়া করেছেন আমি মদিনাকে হারম ঘোষণা করেছি যেমন ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাকে হারম ঘোষণা করেছেন এবং আমি মদিনার এক মদ ও শাহ এর জন্য দোয়া করেছি যেমন ইব্রাহিম আলাইসাল্লাম মক্কার জন্য দোয়া করেছিলেন উনিশশো সাতানব্বই আবদুল ইবনে মাসলাম রহমতুল্লাহ আনাস মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া আল্লাহ আপনি তাদের মাপের পাত্রে বরকত দিন এবং তাদের সা ও মুদ এ বরকত দিন অর্থাৎ মদিনাবাসী দিন তেরোশো তেরোশো তিরিশ পরিচ্ছেদ খাদ্য বিক্রয় ও মজুদারি সম্পর্কে যা উল্লেখ করা হয় উনিশশো আটানব্বই ইসাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যারা অনুমাপ নিয়ে না ভেবে খাদ্য খরিদ করে নিজের স্থানে পৌঁছানোর আগেই তা বিক্রি করত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সময় আমি দেখেছি যে তাদেরকে মারা হতো উনিশশো নিরানব্বই মুসা ইসমাইল রহমতুল আলী ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদ্য খরিদ করে পুরোপুরি আয়তে না এনে বিক্রি করতে নিষেধ করেছেন রাবি তাউস রহমতুল্লাহ বলেন আমি এমনি আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করলাম এ কীভাবে হয়ে থাকে তিনি বললেন এইভাবে হয়ে থাকে যে দিহরামের বিনিময়ে দিহাম আদান প্রদান হয় অথচ পণ্যদ্রব্য অনুপস্থিত থাকে ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন আয়তে বর্ণিত মুরজুনা অর্থ যারা আল্লাহর নির্দেশ পালনে বিলম্বিত করে দুই হাজার আবুল ওয়ালিদ রহমতুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন খাদ্য খরিদ করে কেউ যেন তা হস্তগত করার পূর্বে বিক্রি না করে দুই হাজার এক আলী রহমতুল্লাহ মালিক ইবনে আওস রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি ঘোষণা দিলেন যে কে সারফ এর কেনা বেচা বেচাকেনা দিরহামের বিনিময়ে দিনার এর বেচাকেনা করবে তালহা রদিউল্লাহ বললেন আমি করব অবশ্য আমার পক্ষের বিনিময় প্রদান আমার হিসাব রক্ষক গাবা এলাকা থেকে ফিরে আসা পর্যন্ত দেরি হবে বর্ণাকারী সুফিয়ান রহমতুল্লাহ বলেন আমি জৌলি রহমতুল্লাহ থেকে এটুকু মনে রেখেছি এর থেকে বেশি নয় এরপর জুরি রহমতুল্লাহ বলেন মালিক ইবনে আওস রাদিউল্লাহ আমাকে বলেছেন যে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিউল্লাহকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন যে তিনি বলেছেন নগদ হাতে হাতে বিনিময় ছাড়া সোনার বদলে সোনা বিক্রি গমের বদলে গম বিক্রি খেজুরের বদলে খেজুর বিক্রি জবের বদলে জব বিক্রি করা সুদ হিসেবে গণ্য তেরোশো একত্রিশ পরিচ্ছেদ অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রি করা এবং যে পণ্য নিজের নিকট নেই তা বিক্রি করা দুই হাজার দুই আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লা আলী ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যা নিষেধ করেছেন তা হলো অধিকার অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রি করা ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন আমি মনে করি প্রত্যেক পণ্যের ব্যাপারে অনুমতি অনুমত অনুরূপ নির্দেশ প্রযোজ্য হবে দুই হাজার তিন আব্দুল ইবনে মাসলাম রহমতুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন খাদ্য খরিদ করে পুরোপুরি মেপে না নিয়ে রাবি ইসমাইল রহমতুল্লাহ আরও বলেন খাদ্যদ্রব্য খরিদ করে নিজের অধিকার অধিকারে না এনে কেউ যেন তা বিক্রি না করে তেরোশো বত্রিশ পরিচ্ছেদ অনুমানের পরিমাণ ঠিক করে খাদ্যদ্রব্য খরিদ করে নিজে ঘরে না এনে তা বিক্রি করা যিনি বৈধ মনে করেন না এবং এরূপ করা শাস্তিযোগ্য দুই হাজার চার ইয়াহিয়া ইবনে বুকাই রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু সাল্লামের সময় দেখেছি যে লোকেরা খাদ্য আনুমানিক পরিমাণের ভিত্তিতে বেচাকেনা করত পরে তা সেখানে নিজেদের ঘরে তুলে নেওয়ার আগেই বিক্রি করলে তাদেরকে শাস্তি দেওয়া হতো তেরোশো তেত্রিশ পরিচ্ছেদ যদি কোনো ব্যক্তি দ্রব্য সামগ্রী বা জানোয়ার খরিদ করে হস্তগত করার পূর্বে তা বিক্রেতার নিকটটি রেখে দেয় এরপর বিক্রেতা সে পণ্য বিক্রি করে দেয় বা বিক্রেতা মারা যায় ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যদি বিক্রিকালে বিক্রিত পশু জীবিত ও যথাযথ অবস্থায় থাকে এবং পরে তার কোনো ক্ষতি হয় তবে তা ক্রেতার মাল নষ্ট হয়েছে বলে গণ্য হবে দুই হাজার পাঁচ ফারোয়া ইবনে আবুল মাগারা রহমতুল্লাহ আয়সা আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এমন দিন খুব কমই গিয়েছে যেদিন সকালে বা বিকালে নবী করিম সাল্লাহ সাল্লাম আমার পিতা আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ এর ঘরে আসেননি যখন তাকে আল্লাহ তালার পক্ষ অপক্ষ হতে মদিনার উদ্দেশ্যে বের হওয়ার অনুমতি দেওয়া হলো তখন তিনি একদিন দুপুরের সময় আগমন করায় আমরা শঙ্কিত হয়ে পড়লাম আবু বকর রদিউল্লাহকে এ সংবাদ জানানো হলে তিনি বলে উঠলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বিশেষ কোনো ঘটনার কারণে অসময়ে আগমন করেছেন যখন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রবেশ করলেন তখন তিনি আবু বকর রদিউল্লাহকে বললেন যারা তোমরা যারা তোমার কাছে কাছে তাদের সরিয়ে দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা তো তোমার দুই কন্যা আয়েশা ও আসমা তিনি বললেন তুমি কি জানো আমাকে তো বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে আপনার সঙ্গে স্থাপন হওয়া আমার কর্ম কাম্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হ্যাঁ তুমি আমার সফর সঙ্গী হবে আবু বকর রাদিয়াল্লাহ তালন বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কাছে দুটি উটনি রয়েছে যে আমি হিজরতের জন্য প্রস্তুত রেখেছি এর একটি আপনি গ্রহণ করুন তিনি বললেন আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করলাম তেরোশো চৌত্রিশ অনুচ্ছেদ কে যেন তার ভাই ক্রয় বিক্রয়ের ওপর ক্রয় বিক্রয় না করে দরদাম করার উপর দরদাম না করে যতক্ষণ সে তাকে অনুমতি না দেয় বা ত্যাগ না করে দুই হাজার ছয় ইসমাইল রহমতুল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় না করে দুই হাজার সাত আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আবু হুরের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম গ্রামবাসীর পক্ষে শহরবাসী কর্তৃক বিক্রয় করা থেকে নিষেধ করেছেন এবং তোমরা প্রতারণামূলক দালালি করবে না দালালি করবে না কোনো ব্যক্তি যেন তার ভাই ক্রয় বিক্রয়ের ক্রয় বিক্রয় না করে কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় কোনো মহিলা যেন তার বোনের সতীনের তালাকে দাবি না করে যাতে সে তার পাত্রে যা কিছু আছে তা নিজেই নিয়ে নেয় তেরোশো পঁয়ত্রিশ পরিচ্ছেদ নিলামের মাধ্যমে বিক্রি আতর রহমতুল্লাহ বলেন আমি লোকদের সাহাবে কেরামকে দেখেছি যে তারা গণিমতের মাল অধিক মূল্য দানকারীর কাছে বিক্রি করতে দোষ মনে করতেন না দুই হাজার আট বিশ্বর ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার মৃত্যুর পর তার গোলাম আজাদ হবে বলে ঘোষণা দিল তারপর সে অবগ্রস্ত হয়ে পড়ল নবী সাল্লা সাল্লাম গোলামটিকে নিয়ে নিলেন এবং বললেন কে একে আমার নিকট থেকে খরিদ করবে নোয়াইম ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ তাল্লাহ তার কাছ থেকে সেটি এত এত মূল্যে খরিদ করলেন তিনি গোলামটি তার হাওলা করে দিলেন তেরোশো ছত্রিশ পরিচ্ছেদ প্রতারণামূলক দালালি এবং এরূপ ক্রয় বিক্রয় জায়জ নয় বলে যিনি অভিমত ব্যক্ত করেছেন এমনি আবু আফর রাদিউল্লাহ বলেন দালাল হলো সুৎখর খিয়ানতকারী আর দালালি হলো প্রতারণা যা বাতিল ও অবৈধ নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রতারণার ঠিকানা নাম যে এরূপ আমল করে যা আমাদের শরিয়াতের পরিপন্থী তা পরিত্যাজ্য পরিত্যাজ্য দুই হাজার নয় আবদুল ইবনে মাসলাম রহমতুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু প্রতারণামূলক দালালি থেকে নিষেধ করেছেন তেরোশো সাতত্রিশ পরিচ্ছেদ প্রতারণামূলক বিক্রি এবং গর্ভস্থিত বাচ্চা গর্ভ থেকে খালাস হওয়ার পর তা গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করা পর্যন্ত মেয়াদে বিক্রি দুই হাজার দশ আবদুল্লাহ এবনে ইউসুফ রহমতুল্লা আলহ আবদুল্লাহ এবনে ওমর রাদিউল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গর্ভস্থিত বাচ্চার গর্ভের প্রসবের মেয়াদের ওপর ব্যক্তি নিষেধ করেছেন এ এক ধরনের বিক্রয় যা জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল কেউ এ শর্তে উটনি ক্রয় করত যে এই উটনিটি প্রসব করবে পরে ওই শাবক তার গর্ভপ্রসব করার পর তার মূল্য দেওয়া হবে আটত্রিশ পরিচ্ছেদ স্পর্শের মাধ্যমে কর বিক্রয় আনাস রদিয়াল বলেন নবী সাল্লাহ সাল্লাম এরূপ বেচা কেনা থেকে নিষেধ করেছেন দুই হাজার এগারো সাহিদ ইবনে উফাই রহমতুল্লাহ আবু সাইদ খুদরুল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোনা বাজার পদ্ধতিতে ক্রয় বিক্রয় নিষেধ করেছেন তা হলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা কাপড়টি উল্টানো পাল্টানো অথবা দেখে নেওয়ার আগেই বিক্রেতা কর্তৃক তা ক্রেতার দিকে নিক্ষেপ করা আর তিনি মোলামাসা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করতেও নিষেধ করেছেন মোলামাসা হলো কাপড়টি না দেখে স্পর্শ করা এতেই বেচাকেনা সম্পন্ন হয়েছে বলে গণ্য হতো দুই হাজার বারো কুতাইবা রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন দুই ধরনের পোশাক পরিধান করা থেকে নিষেধ করা হয়েছে তা হলো একটি কাপড় শরীরে জড়িয়ে তার এক পার্শ্ব কাঁধের ওপর তুলে দেওয়া এবং দুই ধরনের বেচাকেনা হতে নিষেধ করা হয়েছে স্পর্শের এবং নিক্ষেপের বেচাকেনা তেরোশো উনচল্লিশ পরিচ্ছেদ পারস্পরিক নিক্ষেপের মাধ্যমে ক্রয় বিক্রয় করা আনাস রাতিউল্লাহ বলেন নবী সাল্লাহ সাল্লাম এরূপ ক্রয় বিক্রয় নিষেধ করেছেন দুই হাজার তেরো ইসমাইল রহমতুল্লাহ আবু হুরারা রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পর্শ নিক্ষেপের পদ্ধতিতে ক্রয় বিক্রয় নিষেধ করেছেন দুই হাজার চোদ্দো আয়াস ইবনে আলিদ রহমতুল্লাহ আবু সাইদ রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম দু ধরনের পোশাক পরিতেন এবং স্পর্শ ও নিক্ষেপ এরূপ দু ধরনের পদ্ধতিতে বেচাকেনা নিষেধ করেছেন তেরোশো চল্লিশ পরিচ্ছেদ বিক্রেতার প্রতি নিষেধ যে উটনি গাভী ও বকরি এবং প্রত্যেক দুগ্ধবতী জন্তুর দুধ সে যেন জমা করে না রাখে রাত সেই জন্তুকে বলা হয় যার দুধ কয়েকদিন দহন না করে আটকে এবং জমা করে রাখা হয় শ্রিয়ার মূল অর্থ পানি আটকে রাখা এ থেকে বলা হয় আমি পানি আটকে রেখেছি বলবে যখন তুমি পানিকে আটকে রাখবে দুই হাজার পনেরো ইয়াহি ইবনে বুকের রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তোমরা উটনি ও বকরির দুধ স্তন্যে আটকে রেখো না যে ব্যক্তি এরূপ পশু খরিদ করবে সে দুধ দহনের পরে দুটি অধিকারে যেটি তার পক্ষে ভালো মনে করবে তাই করতে পারবে যদি সে ইচ্ছা করে তবে কৃত পশুটি রেখে দেবে আর যদি ইচ্ছা করে তবে তা ফেরত দেবে এবং এর সাথে একশা পরিমাণ খেজুর দেবে আবু সালি মুজাহিদ ওয়ালিদ ইবনে রাবা ও মুসা ইবনে ইয়াসর রহমতুল্লাহ আবু হরিয়াল্লাহ সূত্রে নবী সাল্লা সাল্লাম থেকে একশো খেজুরের কথা উল্লেখ রয়েছে কেউ কেউ ইবনে সিরিন রহমতুল্লাহ সূত্রে একশো খাদ্যের কথা বলেছেন এবং ক্রেতার জন্য তিন দিনের এখতিয়ার থাকবে আর কেউ কেউ এমনি সিরিন রহমতুল্লাহ সূত্রে একশো খেজুরের কথা বলেছেন তবে তিন দিনের এখতিয়ার কথা উল্লেখ করেননি ইমাম বকির রহমতুল্লাহ বলেন অধিকাংশের বর্ণায় খেজুরের উল্লেখ রয়েছে দুই হাজার ষোলো মোসাদ্দ রহমতুল্লাহ আবদুল ইবনে মাসুদ রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি স্তন্যে দুধ আটকে রাখা বকরি খরিদ করে তা ফেরত দিতে চায় যেন এর সঙ্গে একশা পরিমাণ খেজুরও দেয় আর নবী সাল্লাম পণ্য খরিদ করার জন্য বণিক দলের সাথে শহরে প্রবেশের পূর্বে প্রতিমধ্যে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন দুই হাজার সতেরো আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবু হুরারা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পণ্যবাহী কাফেলার সঙ্গে শহরে প্রবেশের পূর্বে সাক্ষাৎ করবে না তোমাদের কেউ যেন কারো ক্রয় বিক্রয়ের ওপর ক্রয় বিক্রয় না করে তোমরা প্রতারণামূলক দালালি করবে না শহরবাসী তোমাদের উপর তোমাদের কেউ যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে তোমরা বকরির দুধ আটকে রাখবে না যে এরূপ বকরি খরিদ করবে সে দুধ দহনের পরে এই দুটির মধ্যে যেটি ভালো মনে করবে তা করতে পারে সে যদি এতে সন্তুষ্ট হয় তবে বকরি রেখে দেবে আর যদি সে তা অপছন্দ করে তবে ফেরত দেবে এবং একশা পরিমাণ খেজুর দিবে তেরোশো একচল্লিশ পরিচ্ছেদ দুধ আটকে রাখা পশু ক্রেতা ইচ্ছা করলে ফেরত দিতে পারে এবং দুহিত দুধের বিনিময়ে একশা পরিমাণ খেজুর দিবে দুই হাজার আঠারো মোহাম্মদ ইবনে আমর রহমতুল্লাহ আবু হুরারা রতিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্তনের দুধ আটকে রাখা বকরি খরিদ করে তবে দহনের পরে যদি ইচ্ছে করে তবে সেটি রেখে দেবে আর যদি অপছন্দ করে তবে দহিত দুধের বিনিময়ে একশো খেজুর দিবে তেরোশো বিয়াল্লিশ পরিচ্ছেদ ব্যবচারী গোলামের বিক্রয় কাজী সুরাই রহমতুল্লাহ বলেন ক্রেতা ইচ্ছা করলে ব্যবচারের দোষের কারণে গোলাম ফেরত দিতে পারে দুই আব্দুল উনিশ ইউসুফ রহমতুল্লা আলাই আবু হুরারা রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি বাদী ব্যবচার করে এবং তার ব্যবচার প্রমাণিত হয় তবে তাকে বেত্রাঘাত করবে আর তিরস্কার করবে না তারপর যদি আবার ব্যবচার করে তাকে বেত্রাঘাত করবে তিরস্কার করবে না এরপর যদি তৃতীয়বার ব্যবসা করে তবে তাকে বিক্রি করে দেবে যদিও পশমের রশির ন্যায় সামান্য বস্তুর বিনিময় হয় দুই হাজার বিশ ইসমাইল রহমতুল্লাহ আবু হুরারা রদিউল্লাহ তালা আনহু ও জায়দ ইবনে খালিদ রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অবিবাহিতা দাসী যদি ব্যবচার করে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যদি সে ব্যবচার করে তবে তাকে ব্যত্যাঘাত করো আবার যদি সে ব্যবচার করে আবার ব্যত্যাঘাত করো এরপর যদি ব্যবচার করে তবে তাকে রশির বিনিময় হলেও বিক্রি করে দাও রাবি ইবনে শিয়াব রহমতুল্লাহ বলেন একথা তৃতীয়বারের না চতুর্থবারের পর বলেছেন তা আমার কথা তা আমার ঠিক জানা নেই তেরোশো তেতাল্লিশ পরিচ্ছেদ মহিলা সাথে ক্রয় বিক্রয় দুই হাজার একুশ আবুলি আমার রহমতুল্লাহ আয়সর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন তখন আমি তার নিকট বাড়ির নামনি দাসীর খরিদ সংক্রান্ত ঘটনা উল্লেখ করলাম তিনি বললেন তুমি খরিদ করো এবং আজাদ করে দাও কেননা যে আজাদ করবে ওয়ালা আজাদ সূত্রে উত্তরাধিকার তারই তারপর নবী সাল্লাহ সাল্লাম বিকেলের দিকে মসজিদে মসজিদে নবমীতে দাঁড়িয়ে আল্লাহ তালা যথাযথ প্রশংসা বর্ণনা করে তারপর বললেন লোকদের কি হলো যে তারা এরূপ স্বার্থারোপ করে যা আল্লাহর কিতাবে নেই কোন ব্যক্তি যদি এরূপ শর্তারোপ করে যে আল্লাহর কিতাবে নেই তা বাতিল যদিও সে শত শত শর্তারোপ করে আল্লাহর শর্তে সঠিক ও সুদৃঢ় দুই হাজার বাইশ হাসান ইবনে আবু আবদা আব্বাদ রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ থেকে বর্ণিত যে আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আনহা বারিরার দরদাম করেন নবী সাল্লাহ সাল্লাম সালাতের উদ্দেশ্যে বের হয়ে যান যখন ফিরে আসেন তখন আশরাদি আল্লাহ তালা তাকে বললেন যে তারা মালিক পক্ষ ওয়ালা এর শর্ত ছাড়া বিক্রি করতে রাজি নয় নবী সাল্লা সাল্লাম বললেন ওয়ালা তো তারই যে আজাদ করে রাবি হামাম রহমতুল্লা আলী বলেন আমি নাফি রহমতুল্লা আলীকে জিজ্ঞাসা করলাম রাবিরার বাড়িরার স্বামী আজাদ ছিল না দাস তিনি বললেন আমি কি করে জানব তেরোশো চুয়াল্লিশ পরিচ্ছেদ পারিশ্রমিক ছাড়া শহরবাসী কি গ্রামবাসীর পক্ষে বিক্রয় করতে পারে সে কি তার সাহায্য এবং উপকার করতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাহায্য কামনা করে তখন সে যেন তার উপকার করে এ বিষয়ে আতার রহমতুল্লাহ অনুমতি প্রদান করেছেন দুই হাজার তেইশ আলী ইবনা আবদুল্লাহ রহমতুল্লা আলী জাবির রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হতে এর হাতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মোহাম্মদ রসুল্লাহ এ কথা সাক্ষ্য দেওয়ার সালাদ কায়েম করা জাকাত দেওয়ার আমিরের কথা শোনার ও মেনে চলার এবং প্রত্যেক মুসলমানের হিত কামনা করার উপর বায়াত করেছিলাম দুই হাজার চব্বিশ সালাত সালত ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা পণ্যবাহী কাফেলার সাথে শহরে প্রবেশের পূর্বে রাস্তায় পণ্য খরিদের উদ্দেশ্যে সাক্ষাৎ করবে না এবং শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে রাবি তাউস রহমতুল্লাহ বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে তার এ কথার অর্থ কি তিনি বললেন তার হয়ে যেন সে প্রতারণামূলক দালালি না করে তেরোশো পঁয়তাল্লিশ পরিচ্ছেদ পারিশ্রমিকের বিনিময়ে গ্রামবাসীর পক্ষে শহরবাসী বিক্রয় করা যারা নিষিদ্ধ মনে করেন দুই হাজার পঁচিশ আবদুল্লা ইবনে সাব্বা রহমতুল্লাহ আলাই আবদুল্লা ইবনে ওমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন গ্রামবাসীর পক্ষে শহরবাসীর বিক্রয় রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন ইবনে আব্বাস আল্লাহ এ মত পোষণ করিতেন তেরোশো ছয়চল্লিশ পরিচ্ছেদ দালালির মাধ্যমে শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে এমনি সিরিন ও ইব্রাহিম নাকি রহমতুল্লাহ ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য তা না জায়েজ বলেছেন ইব্রাহিম রহমতুল্লাহ বলেন আরববাসী বলে বেআলেই সাওবান তারা এর অর্থ গ্রহণ করে খরিদ করার অর্থাৎ আমাকে একটি কাপড় খরিদ করে দাও হাজার ছাব্বিশ মক্কি ইব্রাহিম রহমতুল্লাহ আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যেন তার ভাইয়ের কেনা বেচার উপর খরিদ না করে আর তোমরা প্রতারণামূলক দালালি করবে না এবং শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রি না করে দুই হাজার সাতাশ মোহাম্মদ ইবনে মুসান্ন রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন গ্রামবাসীর পক্ষে শহরবাসী বিক্রি করা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে তেরোশো সাতচল্লিশ পরিচ্ছেদ শহরে প্রবেশের পূর্বে কম মূল্যে খরিদের আশায় বণিক দলের সাথে সাক্ষাৎ করা নিষেধ এরূপ ক্রয় করা প্রত্যাখ্যাত কেননা এরূপ ক্রেতা অন্যায়কারী ও অপরাধী হবে যদি তা জ্ঞাত থাকে ক্রয় বিক্রয়ে এক এ এক রকমের ধোকা আর ধোকা জায়জ নয় দু হাজার আঠাশ মোহাম্মদ ইবনে বাসর রহমতুল্লাহ আবু হুরারা রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন শহরে প্রবেশের পূর্বে বণিক দলের সঙ্গে সাক্ষাৎ করা এবং গ্রামবাসীর পক্ষে শহরবাসী বিক্রি করা থেকে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন দুই হাজার উনত্রিশ আয়াস ইবনে ওয়ালিদ রহমতুল্লাহ আলী তাউস রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস আল্লাহ তালকে গ্রামবাসীর পক্ষে শহরবাসী বিক্রি করতে শহরবাসী বিক্রয় করবে না এই উক্তির অর্থ কি তা জিজ্ঞাসা করলাম তিনি বললেন তার পক্ষে দালালি করবে না দুই হাজার রহমতুল্লাহ আবদুল ইবনে মাসুদ রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি স্তনে দুধ আটকে রাখা বকরি গাভী উটনি খরিদ করে তা ফেরত দিলে সে যেন তার সাথে এক শাক খেজুরও ফেরত দেয় তিনি আরও বলেন নবী সাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বণিক দলের সাথে শহরে প্রবেশের পূর্বে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন দুই হাজার একত্রিশ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লা আলী আবদুল ইবনে ওমর রদিউল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ কারো ক্রয় বিক্রয়ের উপর যেন ক্রয় বিক্রয় না করে এবং তোমরা পণ্য ক্রয় করো না ক্রয় করো না তা বাজারে উপস্থিত উপস্থাপিত না করা পর্যন্ত তেরোশো আটচল্লিশ পরিচ্ছেদ বণিক দলের সাথে সাক্ষাতের সীমা দুই হাজার বত্রিশ মুসাইবিন ইসমাইল রহমতুল্লাহ আবদুল্লাহ রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমরা বণিক দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের থেকে খাদ্য খরিদ করলাম করতাম নবী করিম সাল্লাম খাদ্যের বাজারে পৌঁছানোর পূর্বে আমাদের তা খরিদ করতে নিষেধ করেছেন আবু আবদুল্লাহ বুকের রহমতুল্লাহ বলেন তা হলো বাজারের প্রান্ত সীমা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ এর হাদিসে এ বর্ণনা রয়েছে দুই হাজার তেত্রিশ মুসাদত রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে উমর রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা বাজারের প্রান্ত সীমায় খাদ্য খরিদ করে সেখানে বিক্রি করে দিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্থানান্তর না করে সেখানে বিক্রি করতে তাদের নিষেধ করতেন তেরোশো উনপঞ্চাশ পরিচ্ছেদ ক্রয় বিক্রয়ে এমন শর্ত করা যা অবৈধ দুই হাজার চৌত্রিশ আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আনসার রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাবিয়া তিনি বলেন বারিরা রাদিয়াল্লা তালা আনহ আমার কাছে এসে বলল আমি আমার মালিক পক্ষের সাথে নয় উকিয়া দেওয়ার শর্তে মোকাতাবা নিজের দাস দাসীকে কোনো কিছুর বিনিময়ে আজাদ করার চুক্তিকে মোকাতাবা বলে করেছি প্রতি বছর যা থেকে এক উকিয়া করে দেওয়া হবে এক উকিয়া চল্লিশ দিরহাম পরিমাণ আপনি এ ব্যাপারে আমাকে সাহায্য করুন আমি বললাম যদি তোমার মালিক পক্ষ পছন্দ করে যে আমি তাদের একে একবারেই তা পরিশোধ করব এবং তোমার ওয়ালা এর অধিকার আমার হবে তবে আমি তা করব তখন বাড়িরা রদিয়াল্লাহ তালা আনহু তার মালিকদের নিকট গেল এবং তাদের তা বলল তারা তা অস্বীকার করল বাড়িরা রদিয়ালহু তাদের নিকট থেকে আমার কাছে এলো আর তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন সে বলল আমি আপনার সে কথা তাদের কাছে পেশ করেছিলাম কিন্তু তারা নিজেদের জন্য ওয়ালার অধিকার সংরক্ষণ ছাড়া রাজি হয়নি নবী করিম সাল্লাহ সাল্লাম তা শোনালেন আশা রদিয়াল্লাহ তালা আনহা বিক্রম করিম সাল্লা সাল্লামকে তা সবিস্তারে জানালেন তিনি বললেন তুমি তাকে নিয়ে নাও এবং তাদের জন্য ওয়ালা শর্ত মেনে নাও কেননা ওয়ালা এর হক তারই যে আজাদ করে আশা রদিয়াল্লাহ তালা আনহা তাই করলেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জনসমক্ষে দাঁড়িয়ে আল্লাহর হামদ সানা বর্ণনা করলেন তারপর বললেন লোকদের কি হলো যে তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে আল্লাহর বিধানে নেই আল্লাহর বিধানে যে শর্তের উল্লেখ নেই তা বাতিল বলে গণ্য হবে শর্ত শত শর্ত হলেও আল্লাহর ফয়সালাই সঠিক আল্লাহর ফয়সালাই সঠিক আল্লাহর শর্তই সুদৃঢ় আল্লাহর শর্তই সুদৃঢ় ও আল্লাহর হক তো তারই যে আজাদ করে দুই হাজার পঁয়ত্রিশ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ থেকে বর্ণিত যে উমুল মমিনা আশা রদিয়াল্লাহ তাল্লাহা একটি দাসী খরিদ করে তাকে আজাদ করার ইচ্ছা করেন দাসটির মালিক পক্ষ বলল দাসটি এ শর্তে বিক্রি করব যে তার ওয়ালার হক আমাদের থাকবে তিনি কথা রসুল্লাহ সাল্লাম এর কাছে উল্লেখ করলেন তিনি বললেন এতে তোমার বাধা হবে না কেননা ওয়ালা তারই যে আজাদ করে তেরোশো পঞ্চাশ পরিচ্ছেদ খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করা দুই হাজার তেত্রিশ দুই হাজার ছত্রিশ আবুল ওয়ালিদ রহমতুল্লা আলী ওমর রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন হাতে হাতে নগদ নগদ ছাড়া গমের বদলে গম বিক্রি করা সুদ নগদ নগদ ছাড়া জবের বদলে জব বিক্রয় সুদ নগদ নগদ ব্যতীত খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় সুদ তেরোশো একান্ন পরিচ্ছদ কিসমিসের বিনিময়ে কিসমিস ও খাদ্যদ্রব্যের বিনিময়ে খাদ্যদ্রব্য বিক্রি করা দুই হাজার সাতত্রিশ ইসমাইল রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম মুজাবানা নিষেধ করেছেন তিনি ওমর তিনি ইবনে ওমর রাজিউল্লাহ তাল্লাহ বলেন মুজাবানা হলো তাজা খেজুর শুকনো খেজুরের বদলে ওজন করে বিক্রি করা এবং কিসমিস তাজা আঙ্গুরের বদলে ওজন করে বিক্রি করা দুই হাজার আটত্রিশ আবন নোমান রহমতুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজা বানা নিষেধ করেছেন তিনি বলেন বুজা বানা হলো শুকনা খেজুর তাজা খেজুরের বিনিময়ে ওজন করে বিক্রি করা বেশি হলে আমার তা আমার প্রাপ্য কম হলে তা পূরণ করা আমার দায়িত্ব রাবি বলেন আমাকে জায়দ ইবনে সাবিত রদিয়াল্লাহ বলেন যে নবী করিম সাল্লা সাল্লাম অনুমান করে আরায়া এর অনুমতি দিয়েছেন আরায়া এর ব্যাখ্যা পরে আসছে তাফসিরুল আরায়া পরিচিত দেখুন তেরোশো বাহান্ন পরিচ্ছেদ জবের বিনিময়ে জব বিক্রি করা দুই হাজার উনচল্লিশ আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লা আলী মালিক ইবনে আউস রাদিউল্লাহ থেকে বর্ণনা করেছেন যে তিনি একবার এক দিনের বিনিময়ে সারফ এর জন্য লোক সন্ধান করছিলেন স্বর্ণরূপের পরস্পর ক্রয় বিক্রিকে সারফ বলে তখন তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিউল্লাহ আমাকে ডাক দিলেন আমরা বিনিময় দ্রব্যের পরিমাণ নিয়ে আলোচনা করতে থাকলাম অবশেষে তিনি আমার সঙ্গে সারভ করতে রাজি হলেন এবং আমার থেকে স্বর্ণ নিয়ে তার হাতে নাড়াচাড়া করতে করতে বললেন আমার খাজাঞ্চি গাবা নামক স্থান হতে আসা পর্যন্ত আমার জিনিস পৌঁছে আমার জিনিস পেতে দেরি করতে হবে ওই সময় ওমর রাদিউল্লাহ তাল্লাহ আমাদের কথাবার্তা শুনছিলেন তিনি বলে উঠলেন আল্লাহ কসম তার জিনিস গ্রহণ না করা পর্যন্ত তুমি তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে না কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন নগদ নগদ না হলে স্বর্ণের বদলে স্বর্ণের বিনিময়ে রিবা সুদ হবে নগদ নগদ ছাড়া গমের বদলে গমের বিনিময়ে রিবা হবে নগদ নগদ ছাড়া জবের বদলে জবের বিনিময়ে রিবা হবে নগদ নগদ না হলে খেজুরের বদলে খেজুরের বিনিময়ে রিবা হবে তেরোশো তিপ্পান্ন পরিচ্ছেদ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করা দুই হাজার চল্লিশ সাদাকা সাদাকা ইবনে ফাজল রহমতুল্লাহ আবু বাকরা রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সমান সমান ছাড়া তোমরা সোনার বদলে সোনা বিক্রি করবে না রূপার অনুরূপ রূপার বদলে রূপা সমান সমান ছাড়া বিক্রি করবে না রূপার বদলে সোনা এবং সোনার বদলে রূপা তোমরা যে রূপ দাও ক্রয় বিক্রয় করতে পারো স্বর্ণরূপের পরস্পর পরস্পর ক্রয় বিক্রয়কে সারফ বলে তেরোশো চুয়ান্ন পরিচিত রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিনিময় বিক্রয় দুই হাজার একচল্লিশ ওবায়দুল্লাহ ইবনে সাদ রহমতুল্লাহ আব্দুল ইবনে উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত যে আবু সাইদ খুদির রাদি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আবু বাকরা হাদিসের অনুরূপ একটি হাদিস তার কাছে বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তার আবু সাঈদ রদিউল্লাহ এর সঙ্গে দেখা করে বললেন হে আবু সাঈদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আপনি কি হাদিস বর্ণনা করে থাকেন আবু সাঈদ সাইদ রাজিয়ালু সারফ মুদ্রা বিনিময় সম্পর্কে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে সোনার বদলে সোনার বিক্রয় সমান পরিমাণ হতে হবে রূপার বদলে রূপার বিক্রয় সমান হতে হবে হাজার বিয়াল্লিশ ইউসুফ আবু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেছেন সমান পরিমাণ ছাড়া তোমরা সোনার বদলে সোনা বিক্রি করবে না একটি অপরটি থেকে কম বেশি করবে না সমান ছাড়া তোমরা রূপার বদলে রূপা বিক্রি করবে না ও একটি অপরটি থেকে কম বেশি করবে না আর নগদ মুদ্রার বিনিময়ে বাকি মুদ্রা বিক্রি করবে না তেরোশো পঞ্চান্ন পরিচ্ছেদ দিনারের বিনিময়ে দিনার বাকিতে ক্রয় বিক্রি করা দুই হাজার তেতাল্লিশ আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আবুস আলী জায়াত রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু সাইদ খুদির রদিয়ালকে বলতে শুনলাম দিনারের বদলে দিনার এবং দিরহামের বদলে দিরহাম সমান সমান বিক্রি করবে এতে আমি তাকে বললাম ইবনে আব্বাস রদিয়ালন তা তো বলেন না উত্তরে আবু সাইদ রদিয়ালন বলেন আমি তাকে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তা নবী করিম সাল্লাহ সাল্লাম এর নিকট থেকে শুনেছেন না আল্লাহ কিতাবে পেয়েছেন তিনি বললেন এর কোনোটি বলিনি এর কোনোটি বলিনি আপনার তো আমার চাইতে নবী করিম সাল্লাম সম্পর্কে বেশি জানেন অবশ্য আমাকে ওসামা ইবনে জায়দ রাদিউল্লাহ তাল্লাহ জানিয়েছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাকি বিক্রয় ব্যতীত রিবা হয় না আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ বলেন আমি সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহকে বলতে শুনেছি বাকি বিক্রয় ব্যতীত রিবা হয় না এ কথার অর্থ আমাদের মতে এই যে সোনা রূপার বিনিময়ে গম জবের বিনিময়ে কম বেশি বেচা কেনা করাতে কোনো দোষ নেই করাতে দোষ নেই যদি নগদ নগদ হয় কিন্তু বাকি বেচা কেনাতে কোনো মঙ্গল নেই তেরোশো ছাপ্পান্ন পরিচ্ছেদ বাকিদের স্বর্ণের বিনিময়ে রৌপ্যের ক্রয় বিক্রয় দুই হাজার চুয়াল্লিশ হাফস ইবনে ওমর রহমতুল্লা আলী আবু মিনহাল রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বারা ইবনে আজিব ও জায়দ ইবনে আলকাম রতিয়ালকে সার্ব সম্পর্কে সম্বন্ধে জিজ্ঞাসা করলাম তারা উভয়ে একে অপরের সম্পর্কে বললেন ইনি আমার চেয়ে উত্তম এরপর উভয়ে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাকিতে বিনিময়ে সোনার ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন তেরোশো সাতান্ন পরিচ্ছেদ নগদ নগদ রক্তের বিনিময়ে স্বর্ণ বিক্রয় দুই হাজার পঁয়তাল্লিশ ইমরান ইবনে মাইসার রহমতুল্লাহ আবু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম সমান সমান ছাড়া রূপার বদলে রূপার ক্রয় বিক্রয় এবং সোনার বদলে সোনা ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন এবং তিনি রূপার বিনিময়ে রূপার বিক্রয় রূপার বিনিময়ে সোনা বিক্রয় এবং সোনা বিনিময়ে রূপার বিক্রয়ে আমাদের ইচ্ছা অনুযায়ী অনুমতি দিয়েছেন তেরোশো আটান্ন পরিচ্ছেদ মুজাবানা ক্রয় বিক্রয় এর অর্থ হলো তাজা খেজুরের বিনিময়ে শুকনো খেজুর তাজা আঙ্গুরের বিনিময়ে কিশমিরের ক্রয় বিক্রয় করা আর আড়া এর ক্রয় বিক্রয় আনাস রাদিয়াল্লাহু আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম মুজাবানা ও মুহাকালা থেকে নিষেধ করেছেন দুই হাজার ছয়চল্লিশ ইয়াহিয়া ইবনে বুকাই রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত সাল্লাহ সাল্লাম বলেছেন উপযোগিতা প্রকাশ না পাওয়া পর্যন্ত তোমরা ফল বিক্রি করবে না এবং শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করবে না রাবি সালিম রহমতুল্লাহ বলেন আবদুল্লাহ রাজিউল্লাহ জায়দ ইবনে সাবিত রাজিউল্লাহ সূত্রে আমার কাছে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পরে তাজা বা শুকনো খেজুরের বিনিময়ে আরিয়া বিক্রয়ের অনুমতি দিয়েছেন আরিয়া ব্যতীত অন্য কিছুতে এরূপ বিক্রয়ের অনুমতি দেননি আব্দুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাবানা থেকে নিষেধ করেছেন মুজাবানা অর্থ হলো মেপে শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর এবং মেপে কিসমিসের বিনিময়ে আঙ্গুর ক্রয় করা ক্রয় করা দুই হাজার আটচল্লিশ আব্দুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবু সাইদ খুদ্র রাজি আল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুজাবানা ও মহাকালা নিষেধ করেছেন মুজাবানার অর্থ শুকনা খেজুরের বিনিময়ে গাছের মাথায় অবস্থিত তাজা খেজুর ক্রয় করা দুই হাজার উনপঞ্চাশ মুসাদাত রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মহাকালা ও মুজাবানা নিষেধ করেছেন আব্দুল ইবনে মাসলাম রহমতুল্লাহ জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরিয়া এর মালিককে তা অনুমানে বিক্রি করার অনুমতি দিয়েছেন তেরোশো উনষাট পরিচ্ছেদ স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে গাছের মাথায় ফল বিক্রি করা দুই একান্ন ইয়াহিয়া ইবনে সুলাইমান রহমতুল্লাহ জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযোগী হওয়ার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন এবং এও বলেছেন যে এর কিছুই দিনার ও দিরহাম এর বিনিময়ে ব্যতীত বিক্রি করা যাবে না তবে আরাইয়াল হুকুম এর ব্যতিক্রম দুই হাজার বাহান্ন আব্দুল ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ বলেন যে আমি মালিকের কাছে শুনেছি ওবায়দুল্লাহ ইবনে রাবি রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে দাউদ রাহমাতুল্লাহ এই হাদিস কি আপনার কাছে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াসাক অথবা পাঁচ ওয়াসাকের কম পরিমাণে আরিয়া বিক্রয়ের অনুমতি দিয়েছেন তিনি বললেন হ্যাঁ এক ওসাক সাতশা পরিমাণ একশা তিনশো নয় ছড়াক পরিমাণ দুই আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ ইসা আলী ইবনে আবু হাসমা রাদিউল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন এবং আরিয়া এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন তা হলো তাজা ফল অনুমানে বিক্রি করা যাতে ক্রেতা তাজা খেজুর খাওয়ার সুযোগ লাভ করতে পারে রাবি সুফিয়ান রহমতুল্লাহ আলী আর একবার এভাবে বর্ণনা করেছেন অবশ্যই তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর ইয়া এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে ফলের মালিক অনুমানে তাজা খেজুর বিক্রি করে যাতে তারা ক্রেতাগণ তাজা খেজুর খেতে পারে রাবি বলেন একথা পূর্বের কথা একই এবং সুফিয়ান রহমতুল্লাহ বলেন আমি তরুণ বয়সে আমার উস্তাদ ইয়াহিয়া ইবনে সাঈদ আলীকে বললাম মক্কাবাসী তো বলেন বিক্রম সাল্লাম আরায়া এর ক্রয় বিক্রয়ের অনুমতি দিয়েছেন তিনি বললেন মক্কাবাসীদের তা কিসে অবহিত করল আমি বললাম দ্বারা জাবির রদিয়াল্লাহ থেকে বর্ণনা করে থাকেন এতে তিনি নীরব হয়ে গেলেন সুফিয়ান রহমতুল্লাহ বলেন আমার কথার মর্ম এই ছিল যে জাবির রদিয়াল্লাহ তাল্লাহ মদিনাবাসী সুফিয়ান রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হলো এ হাদিসে এই কথাটুকু নাই যে উপযোগিতা প্রকাশের আগে ফল বিক্রি নিষেধ করেছেন তিনি বলেন না তেরোশো ষাট পরিচ্ছেদ আরিয়া এর ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আরিয়া এর অর্থ কোনো একজন কর্তৃক কাউকে খেজুর গাছ তার ফল খাওয়ার জন্য দান করা পরে ওই ব্যক্তির বাগানে প্রবেশের কারণে সে বিরক্তি বোধ করে ফলে তাকে অনুমতি দেওয়া হয় যে সে শুকনো ফলের বিনিময়ে গাছগুলো এর ফল ওই ব্যক্তির নিকট থেকে খরিদ করে নিবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যাখ্যা প্রায় অনুরূপ তবে তিনি বলেন যে খেজুর গাছগুলো দখলে বা হস্তগত না হওয়ায় ওই ব্যক্তি গাছগুলোর মালিক হয়নি বিধায় ওই বিধায় এই বাহ্যিক বিনিময় প্রকৃতপক্ষে দান মাত্র আইনের দৃষ্টিতে বিকৃত নয় মোহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফি রহমতুল্লাহ বলেন শুকনা খেজুর এর বিক্রি নগদ নগদ এবং মাপের মাধ্যমে হবে অনুমানে হবে না ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন ইমাম শাফি রহমতুল্লাহ এর মতের সমর্থন পাওয়া যায় সাহাল ইবনে আবু হাসমা রদিয়াল এর উক্তির দ্বারা বিন আউসাকিল মু সুনির্দিষ্ট মাপের মাধ্যমে ইবনে ইসাক রহমতুল্লাহ নাফি রহমতুল্লাহ এর সূত্রে ইবনে উমর রাদিউল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন যে মালিক কর্তৃক তার বাগান থেকে একটি বা দুটি খেজুর গাছ দান করাকে আড়াইয়া বলা হয় সুফিয়ান ইবনে হুসাইন রহমতুল্লাহ ইয়াজিদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে আড়াইয়া হলো কিছু সংখ্যক খেজুর গাছ গরিব মিসকিনদের দান করা হতো কিন্তু তারা খেজুর পাকা পর্যন্ত অপেক্ষা করতে পারত না বিধায় তাদের অনুমতি দেওয়া হতো না হতো যে তারা যে পরিমাণ খেজুরের ইচ্ছা তা বিক্রি করে দিবে দুই হাজার চুয়ান্ন মোহাম্মদিনে মোকাতিল রহমতুল্লাহ সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আরে ব্যাপারে অনুমতি দিয়েছেন যে ওজন করা খেজুরের বদলে গাছের অনুমানকৃত খেজুর বিক্রি করা যেতে পারে মুসা ইবনে উকবাহ রহমতুল্লাহ বলেন আর ইয়া বলা হয় বাগানে এসে কতগুলো নির্দিষ্ট গাছের খেজুর শুকনা খেজুরের বদলে খরিদ করে নেওয়া তেরোশো একষট্টি পরিচ্ছেদ ফলের উপযোগিতা প্রকাশ পাওয়ার পূর্বে তা বিক্রয় করা লাইস জায়দ ইবনে সাবিত থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সময় লোকেরা গাছের ফলের বেচাকেনা করত আবার যখন লোকদের ফল পড়ার এবং তাদের মূল্য দেওয়ার সময় হতো তখন ক্রেতা ফলে পোকা ধরেছে নষ্ট হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে এসব অনিষ্টকারী আপাতকতা উল্লেখ করে ঝগড়া করতো তখন এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাম এর নিকটে অনেক অভিযোগ পেশ হতে লাগলো তখন তিনি বললেন তোমরা যদি এ ধরনের বেচাকেনা বাদ দিতে না চাও তবে ফলের উপযোগিতা প্রকাশ পাওয়ার পর তার বেচাকেনা করবে অনেক অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে তিনি এ কথাটি পরামর্শ স্বরূপ বলেছেন রাবি বলেন খারিজা ইবনে জায়েদ রহমতুল্লাহ আমাকে বলেছেন যে জায়েদ ইবনে সাবিত রহমতুল্লাহ সুরাইয়া তারকা উদিত হওয়ার পর ফলের হলুদ ও লাল রঙের পূর্ণ প্রকাশ না হওয়া পর্যন্ত তার বাগানের ফল বিক্রি করতেন না আবু আবদুল্লাহ ইমাম বুকির রহমতুল্লাহ বলেন আলী ইবনে বাহর রহমতুল্লাহ জায়দ রদিয়াল্লাহ থেকে এ হাদিস বর্ণনা করেছেন দুই হাজার পঞ্চান্ন আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবদুল ইবনে ওমর রদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করতে ক্রেতা ও বিক্রেতাকে নিষেধ করেছেন দুই হাজার ছাপ্পান্ন মুকাতিল রহমতুল্লাহ আনাসুল্লাহ মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেজুর ফল পোক্ত হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন আবু আবদুল্লাহ ইমাম বুকের রহমতুল্লাহ বলেন অর্থাৎ লালচে হওয়ার আগে দুই হাজার সাতান্ন মুসাদ্দ রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ফলের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছেন নবী বলেন অর্থাৎ লালচে বর্ণের বা হলুদ বর্ণের না হওয়া পর্যন্ত এবং তা খাওয়ার যোগ্য না হওয়া পর্যন্ত তেরোশো বাষট্টি পঞ্চায়েত খেজুর উপযোগী হওয়ার পূর্বে তা বিক্রি করা দুই হাজার আটান্ন আলী ইবনে হাইসাম রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন এবং খেজুরের রং ধরার আগে বিক্রি করতে নিষেধ করেছেন জিজ্ঞাসা করা হলো রং ধরার অর্থ কি তিনি বলেন লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করা আবু আবদুল্লাহ ইমাম ফকির রহমতুল্লাহ বলেন আমি মোহাল্লা ইবনে মানসুর রহমতুল্লাহ থেকে হাদিস লিপিবদ্ধ করেছি কিন্তু এই হাদিস তার থেকে লিখিনি তেরোশো তেষট্টি পরিচ্ছেদ ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে বিক্রি করার পরে যদি তাতে মোরগ দেখা দেয় তবে তা বিক্রেতার হবে দুই হাজার উনষাট আব্দুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আনাসুবে মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রং ধারণ করার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন জিজ্ঞাসা করা হলো রং ধারণ করা অর্থ কি তিনি বললেন লাল বর্ণ ধারণ করা পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দেখো যদি আল্লাহ তালা ফল দ্বারা বন্ধ করে দেন তবে তোমাদের কেউ বিক্রেতা কিসের বদলে তার ভাইয়ের মাল ফলের মূল্য নেবে লাইস রহমতুল্লাহ ইবনে শিহাব রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো ব্যক্তি যদি ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে তা খরিদ করে পরে তাতে মোরগ দেখা দেয় তবে যা নষ্ট হবে তা মালিকের উপর বর্তাবে রহমতুল্লাহ বলেন আবাকাতে সালিম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ ওবনে অমর রাতি থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে তোমরা ফল খরিদ করবে না এবং শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করবে না তেরোশো চৌষট্টি পরিচ্ছেদ নির্ধারিত মেয়াদে পাখিদের খাদ্য ক্রয় করা দুই হাজার ষাট অবরিবে ইবনে হাফসুগ রহমতুল্লাহ আমাস রহমতুল্লাহ বর্ণিত তিনি বলেন ইব্রাহিম রহমতুল্লাহ এর কাছে বন্ধক রেখে বাকিতে ক্রয় করার ব্যাপারে আলোচনা করলাম তিনি বললেন এতে কোনো দোষ নেই এরপর তিনি আসাদ রহমতুল্লাহ সূত্রে আয়সা রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহাম নির্দিষ্ট মেয়াদে মূল্যবাক রেখে জনকে ইয়াহুদি নিকট খাদ থেকে খাদ্য খরিদ করেন এবং তার বর্ম বন্ধক রাখেন তারশো পঁয়ষট্টি পরিচ্ছেদ উৎকৃষ্ট খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করতে চাইলে দুই হাজার একষট্টি উতাইবা রাদি আল্লাহ তালানা আবু সাইদ কুতুর থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে নিযুক্ত করেন সে জানিব নামক উত্তম খেজুর নিয়ে উপস্থিত হলে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন খাইবারের সব খেজুর কি এরকমের সে বলল না আল্লাহর কসম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরূপ নয় বরং আমরা দুশা এর পরিবর্তে এই ধরনের একশা খেজুর নিয়ে থাকি এবং তিন শাহ এর পরিবর্তে এক শাহ এক দু শাহ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এরূপ করবে না বরং মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করে দিরহাম দিয়ে জানি খেজুর খরিদ করবে তেরোশো ছেষট্টি বলছেন তা বিকৃত খেজুর গাছ অথবা ফসল বিক্রিত জমি বিক্রয় করলে বা ভাড়ায় নিলে অধিক ফলনে আসে খেজুরের পুং খেজুর স্ত্রী খেজুর গাছের মধ্যে বিশেষ পদ্ধতিতে সংযোগ স্থাপন করাকে তাবির বলা হয় আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলী বলেন ইব্রাহিম রহমতুল্লা আলী এবং ওমর রাদি আল্লাহ এর আজাদকৃত এর আজাইকৃত গোলাম আজাদকৃত গোলাম নাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত যে আবিষ্কৃত খেজুর গাছ ফসলের খেজুর গাছ ফলের উল্লেখ ব্যতীত বিক্রি করলে যে দাবি করেছে সে ফলের মালিক হবে তেমনি গোলাম ও জমির ফসলও মালিকেরই থাকবে রাবি নাফি রহমতুল্লাহ এই তিনটি উল্লেখ করেছেন দাসদাসী বিক্রির সময় যদি তাদের মালিকানা কোনো মাল থাকে তবে তা বিক্রেতার হবে দাসী বিক্রয়ের সময় তার সন্তান থাকলে তা বিক্রেতে পাবে দুই হাজার বাষট্টি আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবদুল থেকে বর্ণিত যে সাল্লাম বলেছেন কেউ তাবিল করার পরে খেজুর গাছ বিক্রি করলে বিক্রেতা সে ফলে মালিক থাকবে অবশ্য ক্রেতা যদি ফল লাভের শর্ত করে তবে সে পাবে তেরোশো সাতষট্টি পরিচ্ছেদ মাপে খাদ্যের বদলে ফসল বিক্রি করা দুই হাজার তেষট্টি কুদাই রহমতুল্লাহ লিপি অমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুজাবানা নিষেধ করেছেন আর তা হল বাগানের ফল বিক্রি করা খেজুর হলে মেপে শুকনা খেজুরের বদলে আঙ্গুর মেপে আঙ্গুর হলে মেপে কিশমিশের বদলে আর ফসল হলে মেপে খাদ্যের বদলে বিক্রি করা তিনি এসব বিক্রি করতে নিষেধ করেছেন তেরোশো আটষট্টি পরিচ্ছেদ মূল খেজুর গাছ বিক্রি করা দুই হাজার চৌষট্টি কোথায় ইবনে সাইদ রহমতুল্লাহ ইবনে ওমর রাজি তাআলা থেকে বর্ণিত জন্য বিক্রম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি খেজুর গাছে দাবি করার পর মূল গাছ বিক্রি করলো সে গাছের ফল যে দাবি করেছে তারই থাকবে অবশ্য ক্রেতা যদি ফলে শর্ত করে তবে সে পাবে তেরোশো উনসত্তর পরিচ্ছেদ কাঁচা ফল ও শস্য বিক্রি করা দুই হাজার চৌষট্টি ইসাক ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আনাস ইবনে মালিক রতিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহাকালা মুখাদারা মুলামাসা মুনাবাজা ও মুজাবানা নিষেধ করেছেন ওজন বা মাপকৃত ফসলের বদলে শীষে থাকা অবস্থায় ফসল বিক্রি করা কাঁচা ফল শস্য বিক্রি করা এ তিনটির অর্থ পূর্বে বর্ণিত হয়েছে দুই হাজার ছেষট্টি কুতাইবা রহমতুল্লাহ আনাস রাজিউল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাম পাকার পূর্বে ফল বিক্রি করে নিষেধ করেছেন রাবি বলেন আমরা আনাস রাজিউল্লাহ তালনকে জিজ্ঞাসা করলাম ফল পাকার অর্থ কী তিনি বললেন লালচে বা হলদে হওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বলতো আল্লাহ তালা যদি ফল নষ্ট করে দেন তবে কিসের বদলে তোমার ভাইয়ের মাল গ্রহণ করবে তেরোশো সত্তর পরিচ্ছেদ খেজুরের মাথি বিক্রি করা এবং খাওয়া দুই আবুল ওয়ালিদ হিসাম ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামের কাছে ছিলাম তিনি সে সময় খেজুরের মাথি খাচ্ছিলেন তখন তিনি বললেন গাছের মধ্যে এমন গাছ আছে যা মুমিন ব্যক্তি সদৃশ আমি বলতে ইচ্ছা করলাম যে তাহলে খেজুর গাছ কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি সকলের মাঝে কনিষ্ঠ তাই লজ্জায় বলি নাই কেউ উত্তর না দেওয়ায় তিনি বললেন তা খেজুর গাছ তেরোশো একাত্তর পরিচ্ছেদ ক্রয় বিক্রয় ইজারা মাপ ও ওজন ইত্যাদির ব্যাপারে বিভিন্ন শহরে প্রচলিত রেওয়াজ ও নিয়ম গ্রহণীয় এ বিষয়ে তাদের নিয়ত প্রসিদ্ধ পন্থায় অবলম্বন করা হবে সুরাই রহমতুল্লাহ তাঁতি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন তোমাদের মাঝে প্রচলিত নিয়ম নীতি তোমাদের কাজ কারবারে গ্রহণযোগ্য আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আয়ুব রহমতুল্লাহ সূত্রে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন দশ টাকায় কৃত বস্তু এগারো টাকায় বিক্রি করতে কোনো দোষ নেই খরচের জন্য লাভ গ্রহণ করা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম আবু সুফিয়ান রদিউল্লাহ এর স্ত্রী হিন্দকে বলেছিলেন তোমার ও তোমার সন্তানাদির জন্য যা প্রয়োজন তা বিধিসম্মতভাবে গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলেন যে আবাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে একবার হাসান বসুর রহমতুল্লাহ আব্দুল ইবনে মির্দাস রহমতুল্লাহ থেকে গাধা ভাড়া করেন এবং জিজ্ঞাসা করেন ভাড়া কত ইবনে মিরদাস রহমতুল্লাহ বলেন দুই দানিক ছয় দানিকে এক দিনম হয় এরপর তিনি এতে আরোহণ করেন দ্বিতীয়বার এসে তিনি বলেন গাধাটি আনো গাধাটি আনো এরপর তিনি গাধায় আরোহণ করলেন কিন্তু কোনো ভাড়া ঠিক করলেন না পরে অর্ধ দেহাম তিন দানিক পাঠিয়ে দিলেন তিনি দয়া করে এক দানিক বেশি দিলেন দুই হাজার আটষট্টি আবদুল ইবনে ইউসুফ রহমতুল্লাহ আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আবু তাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিঙ্গা লাগালেন তিনি একসা খেজুর দিতে বললেন এবং তার উপর থেকে দৈনিক আয়কর কমানোর জন্য তার মালিককে আদেশ দিলেন দুই হাজার উনসত্তর আবু নোয়াইম রহমতুল্লাহ আয়সা রাদি আল্লাহ তালানা থেকে বর্ণিত যে মোয়াবিয়া রাদি আল্লাহ তাল্লাহ এলমা হিন্দ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন আবু সুফিয়ান রাতিউল্লাহ তালানো একজন কৃপণ ব্যক্তি আমাদের অবস্থায় আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি আমার গুণা হবে তিনি বললেন তুমি তোমার ও সন্তানদের প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে যথাযথভাবে গ্রহণ করতে পারো দুই হাজার সত্তর ইসাক ও মোহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আয়সা রদি আল্লাহ তাল্লাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন কুরআনের আয়াত যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে অভাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে ইয়াতিমের ওই অবিবা অবিভাবক সম্পর্কে অবতীর্ণ হয় যে তার তত্ত্বাবধায়ক করে ও তার সম্পত্তির পরিচর্যা করে সে যদি অভাবগ্রস্ত হয় তবে তা থেকে নিয়ম মাফিক খেতে পারবে তেরোশো বাহাত্তর পরিচ্ছেদ এক শরিকের অপর শরিক থেকে ক্রয় করা দুই হাজার একাত্তর একাত্তর মাহমুদ জাবির রদিয়ালতন থেকে বর্ণিত তিনি বলেন যে সম্পদের ভাগ বাটোয়ারা হয়নি নবী করিম সাল্লা সাল্লাম তাতে সুফ আ এর অধিকার প্রদান করেছেন যত মালিকানা বা প্রতিবেশী হওয়ার কারণে জমি বিক্রয়ের ক্ষেত্রে তা লাভ করার অগ্রাধিকার সুফা বলে যখন সীমানা নির্ধারিত হয়ে যায় যাইব এবং রাস্তা ভিন্ন করা হয় যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা ভিন্ন করা হয় তখন আর সুফা এর অধিকার থাকবে না তেরোশো তিয়াত্তর পরিচ্ছেদ এজমালি সম্পত্তি বাড়িঘর ও আসবাবপত্র বিক্রয় দুই হাজার বাহাত্তর মোহাম্মদ ইবনে মাহবুব রহমদুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়নি তার মধ্যে সুফা লাভের ফয়সলা প্রদান করেছেন তার মধ্যে যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং স্বতন্ত্র করা হয় তখন আর সুফা এর অধিকার থাকবে না হাজার তিয়াত্তর মুসাদ্দাদ রহমতুল্লাহ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ থেকে একটি এটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে সম্পদ ভাগ বাটোয়ারা হয়নি তাতে সুফা হিসাম রহমতুল্লাহ মামা রহমতুল্লাহ থেকে হাদিস বর্ণনায় মুসাদ্দাদের অনুসরণ করেছেন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ বলেছেন যে সম্পদ ভাগ বাটোয়ারা হয়নি সেসব সম্পদে সুফা রয়েছে হাদিসটা আব্দুর রহমান ইবনে ইসাক রহমতুল্লাহ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন তেরোশো চুয়াত্তর পরিচ্ছেদ বিনা অনুমতিতে অন্যের জন্য কিছু খরিদ করার পরে সে রাজি হলে দুই হাজার চুয়াত্তর ইয়াকুব ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ সূত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদা তিন ব্যক্তি হেঁটে চলছিল এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করে হঠাৎ একটি পাথর গড়িয়ে তাদের গুহার মুখ বন্ধ করে দেয় তাদের একজন আরেক জনকে বলল তোমরা যে সব আমল করেছ তার মধ্যে উত্তম আমলের ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করো তাদের একজন বলে আল্লাহ আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি প্রথম সকালে মেষ চড়াতে বের হতাম তারপর ফিরে এসে দুধ দহন করতাম এবং এই দুধ নিয়ে আমার পিতামাতার নিকট উপস্থিত হতাম ও তারা তা পান করতেন তারপরে আমি শিশুদের পরিজনদের এবং আমার স্ত্রীকে পান করাতে পান করতে দিতাম এক রাতে আমি আটকা পড়ে যাই তারপর আমি যখন এলাম তখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন সে বললাম আমি তাদের জাগানো পছন্দ করলাম না আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল এই অবস্থায় আমার এবং পিতামাতার ফাজর হয়ে গেল ইয়া আল্লাহ তুমি যদি জানো তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশা করেছিলাম তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি বর্ণনা করে বলেন তখন একটু ফাঁকা হয়ে গেল আরেকজন বলল ইয়া আল্লাহ তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে এত চরম ভালোবাসতাম যে একজন পুরুষ নারীকে ভালোবেসে থাকে সে বলল তুমি আমা থেকে যে মনস্কামনা সিদ্ধ করতে পারবে না সে মনস্কামনা সিদ্ধ করতে পারবে না যতক্ষণ আমাকে একশো দিনার না দেবে আমি চেষ্টা করে তা সংগ্রহ করি তারপর যখন আমি তার পদদের মাঝে উপবেশন করি তখন সে বলে আল্লাহকে ভয় করো বৈদ্যুতিক ছাড়া মহরকৃত বস্তুর শিল ভাঙবে না এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি হে আল্লাহ তুমি যদি জানো আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করেছি তবে আমাদের থেকে আরও একটু ফাঁক করে দাও তখন তাদের থেকে গুহার মুখের দুই তৃতীয়াংশ ফাঁক হয়ে গেল অপরজন বলল হে আল্লাহ তুমি জানো যে এক ফারাক পরিমাণ শস্য দানার বিনিময়ে আমি একজন মজুর রেখেছিলাম তিন ছা পরিমাণের মাপের পাত্র আমি যখন তাকে তা দিয়ে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করল তারপর আমি সে এক ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু খরিদ করি ও রাখাল নিযুক্ত করি কিছুদিন পরে সে মজুর এসে বলল হে আল্লাহর বান্দা আমাকে আমার পাওনা দিয়ে দাও আমি বললাম এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও সে বলল তুমি কি আমার সাথে উপহাস করছো আমি বললাম আমি তোমার সাথে উপহাস করছি না বরং এসব তোমার হ্যাঁ তুমি যদি জানো আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য উদ্দেশ্যে করেছি তবে আমাদের থেকে গুহার মুখ খুলে দাও তখন তাদের থেকে গুহার মুখ খুলে গেল তেরোশো পঁচাত্তর পরিচ্ছেদ মুষ্টিক ও শত্রুপক্ষের সাথে বেচাকেনা দুই হাজার পঁচাত্তর আবুন নোমান রহমতুল্লাহ আব্দুর রহমান ইবনে আবু বকর রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এ সময় এলোমেলো লম্বা চুল বিশিষ্ট এক মুষ্টিক ব্যক্তি তার বকরি হাঁকিয়ে উপস্থিত হলো নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে বললেন এটা কি বিক্রির জন্য না দান হিসেবে অথবা তিনি বললেন না হেবা হিসেবে সে বলল বরং বিক্রির জন্য তখন তিনি তার কাছ থেকে একটি বকরি খরিদ করলেন তেরোশো ছিয়াত্তর পরিচ্ছেদ শত্রুপক্ষ থেকে গোলাম খরিদ করা হেবা করা এবং আজাদ করা নবী করিম সাল্লাহ সাল্লাম সালমান ফার্সি রাজি আল্লাহকে বলেন তোমরা মরিবের সাথে মুক্তির জন্য চুক্তি করো সালমান রাজি আল্লাহ আসলে স্বাধীন ছিলেন আসলে স্বাধীন ছিলেন লোকেরা তাকে অন্যায়ভাবে গোলাম বানিয়ে বিক্রি করে দেয় আম্মার সোহাইব ও বেলাল রাতিয়াল্লাহ তালানকে বন্দি করে গোলাম বানানো হয়েছিল আল্লাহ তাআলা বলেন আল্লাহ জীবন পর জীবন প্রকরণে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবনপরণ জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে ওরা এ বিষয়ে তাদের সমান হয়ে যায় তবে কি ওরা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে দুই হাজার ছিয়াত্তর আবুল ইয়ামান রহমতুল্লাহ আবু হুরারা রাতি আল্লাহ থেকে পণ্ডিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সারাকে সাথে নিয়ে হিজরত করেন হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাচ্চা ছিল অথবা বললেন এক অত্যাচারী শাসক ছিল তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক পরমা সুন্দরী নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছেন প্রবেশ করেছে সে তখন তার কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করল হে ইব্রাহিম তোমার সাথে এ নারীকে তিনি বললেন আমার বোন তারপর তিনি সারার কাছে ফিরে এসে বললেন তুমি আমার কথা মিথ্যা প্রতিপন্ন করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর কসম দুনিয়াতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মুমিন নেই সুতরাং আমিও তুমি দিনী ভাই বোন এরপর ইব্রাহিম আলাইসাল্লাম বাদশাহ নির্দেশে সারাকে বাচ্চার কাছে পাঠিয়ে দিলেন বাচ্চা তার দিকে অগ্রসর হলো সারা উজু করে সালা তাদের দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন হে আল্লাহ আমিও তোমার উপর এবং তোমার রসুলের উপর ইমান এনেছি এবং আমার স্বামী ছাড়া সকল থেকে আমার লজ্জাস্থানে সংরক্ষণ করেছি তুমি এই কাপড়কে আমার উপর ক্ষমতা দিও না তখন বাচ্চা সে পড়ে মাটিতে পায়ের আঘাত করতে লাগলো তখন সারা বললেন হায় আল্লাহ এ যদি মারা যায় তবে লোক বলবে স্ত্রীলোকটিকে হত্যা করেছে তখন সে সংজ্ঞা ফিরে পেল এভাবে দুইবার বা তিনবার পর বাদশাহ বলল তিনবারের পর বাদশাহ বলল আল্লাহ কসম তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের কাছে ফিরিয়ে দাও এবং তার জন্য হাজিরাকে হাদিয়া স্বরূপ দান করো সারা রদিয়াল্লাহ তালু ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকট ফিরে এসে বললেন আপনি জানেন কি আল্লাহ তালা কাফিরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে এক বাদী হাদিয়া হিসাবে দেয় দুই হাজার সাতাত্তর কুতাইবা ইবনে সাঈদ রাদি আল্লাহ তালান আয়সা রাদি আল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস ও আবদার ইবনে জাম আ উভয়ে এক বালকের ব্যাপারে বিতর্ক করেন সাদ রাজি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম এ তো আমার ভাই উৎপা ইবনে আবি ওয়াক্কাসের পুত্র সে তার পুত্র হিসেবে আমাকে ওসিয়াত করে গেছে আপনি ওর সাদৃশ্যের প্রতি লক্ষ্য করুন আব্দ ইবনে জাম আ বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ই আমার ভাই আমার পিতা দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চেহারার দিকে তাকিয়ে দেখতে পেলেন যে বুধবার সাথে তার পরিষ্কার সাদৃশ্য রয়েছে তিনি বললেন এ ছেলেটি তুমি পাবে হে আউত ইবনে আহ বিছানা যার সন্তান তার ব্যবচারীর জন্য রয়েছে বঞ্চনা হে সাউদা বিনতে আহ তুমি এর থেকে পর্দা করো ফলে সাউদা রদিউল্লাহ রদিউল্লাহ কখনো তাকে দেখেননি দুই হাজার আটাত্তর মোহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহ আবদুর রহমান ইবনে আফ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি সুহাই রাজি আল্লাহ তালাহকে বলেন আল্লাহকে ভয় করো তুমি নিজ পিতা ছাড়া অন্যকে নিজের পিতা বলে দাবি করো না এর উত্তরে সুহাই রদি আল্লাহ তালাহু বলেন আমি এতে আনন্দ বোধ করব না যে এত এত সম্পদ হোক আর আমি আমার পিতৃত্বের দাবি অন্যের প্রতি আরোপ করি বরং আসল ব্যাপার আমাকে শিশুকালে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল দুই হাজার আবুল ইয়ামান রহমতুল্লাহ হাকিম ইবনে হিসাম রাজিয়াল থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি বলুন আমি জাহিলিয়া যুগে দান খয়রাত গোলাম আজাত ও আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার ইত্যাদি যেসব আমার যেসব নেকির কাজ করেছি এতে কি আমি সব পাবো হাকিম রাজিউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ বলেন অতীতের সৎ কর্মসহ তুমি ইসলাম গ্রহণ করেছ অর্থাৎ তুমি যেসব নেকি করেছ তার পুরোপুরি সব লাভ করবে সতেরোশো সাতাত্তর পরিচ্ছেদ পাকা করার পূর্বে মৃত জন্তুর চামড়ার ব্যবহার দুই হাজার আশি জুহাইর ইবনে হারব রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাম এক মৃত বকরির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন তোমরা এর চামড়া কাজে লাগাও না কেন তারা বলল বললেন এত মৃত তিনি বললেন শুধু তার গোস খাওয়া হারাম করা হয়েছে তেরোশো আটাত্তর পরিচিত শুকর হত্যা করা জাবির রদিয়াল বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম শুকর বিক্রয় হারাম করেছেন দুই হাজার একাশি কুতাই বেবনে সাইদ রহমতুল্লাহ আবু হুরারা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন শপথ সেই সত্তা যার হাতে আমার প্রাণ অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারক রূপে মারিয়াম তনাই ঈসা আলাইহিস সালাম আবেদন করবেন তারপর তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন জিজিয়া রহিত করবেন এবং ধন সম্পদের এরূপ প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করবে না তেরোশো উনআশি পরিচ্ছেদ মৃত জন্তুর চর্বি গলানো বৈধ নয় এবং তার তেল বিক্রি করাও বৈধ নয় যা জাবির রদিয়াল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে তা বর্ণনা করেছেন দুই হাজার বিরাশি হুমায়দি রহমতুল্লা আলী ইবনে আব্বাস রাদিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন ইবনে খাত্তাব রাদিউল্লাহ তালনে এর নিকট সংবাদ পৌঁছল যে অমুক ব্যক্তি শরাব বিক্রি করেছে তিনি বলেন আল্লাহ তালা অমুকের বিনাশ করুন সে কি জানে যে জানে না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইয়াহুদের সর্বনাশ করুন তাদের জন্য চর্বি হারাম করা হয়েছিল কিন্তু তারা তা গলিয়ে বিক্রি করে দুই হাজার তিরাশি আবদান রহমতুল্লাহ আবু হুরাল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইয়াহুদীদের বিনাশ করুন তাদের জন্য চর্বি হারাম করা হয়েছে তারা তা গলিয়ে বিক্রি করে তার মূল্য ভোগ করে আবু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন ইমাম বুখারি এর অর্থ আল্লাহ তাদের বিনাশ করুন অর্থ বিনাশ করা গেল আর অর্থ মিথ্যাবাদী তেরোশো আশি পরিচ্ছেদ প্রাণী ব্যতীত অন্য বস্তু ছবি বিক্রয় এবং এ সম্পর্কে যা নিষিদ্ধ দুই হাজার চুরাশি আবদুল ইবনে আবদুল ওয়াহাব রহমতুল্লাহ সাঈদ ইবনে আবদুল হাসান রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রাতি আল্লাহ এর নিকট উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল হে আবু আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি সব ছবি তৈরি করি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে বলেন এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না এ কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে এই গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো আবু আবদুল্লা ইমাম বকর রহমতুল বলেন সাহেদ রাদিয়াল্লাহু বলেছেন আমি নজর ইবনে আনাস রাজি আল্লাহ থেকে শুনেছি তিনি বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু হাদিস বর্ণনা করার সময় আমি তার কাছে ছিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আরও বলেন সাঈদ ইবনে আবু আরুবা রহমতুল্লাহ একমাত্র এ হাদিসটি নজর ইবনে আনাস রহমতুল্লাহ থেকে শুনেছেন তেরোশো একাশি পরিচ্ছেদ শরাবের ব্যবসা হারাম জাবির রদিউল্লাহ বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম শরাব বিক্রি করা হারাম করেছেন দুই হাজার পঁচাশি মুসলিম রহমতুল্লাহ আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন সুরা বাকারের শেষ আয়াতগুলো নাজির হলো তখন নবী সাল্লাহ সাল্লাম বের হয়ে বললেন শরাবের ব্যবস্থা হারাম করা হয়েছে তেরোশো বিরাশি পরিচ্ছেদ আজাদ মানুষ বিক্রেতার পাপ দুই হাজার ছিয়াশি বিশর ইবনে মারহুম রহমতুল্লাহ আবু হুরারা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো আরেক ব্যক্তি যে কোনো মজুর নিয়োগ করে তার থেকে পুরা কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না